صلي على رسوله الكريم أما بعد محترم হাজিরিন আমাদের সামনে সময় খুবই কম অথচ অনেক জরুরি কথা বাকি রয়ে গেছে এজন্য আমি একটু তাড়াহুড়া করে খুব সংক্ষেপেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গতকাল বলেছি রাসুলের সুন্নত কথার তিনটা অর্থ আছে রাসুলের সুন্নত কথার প্রথম অর্থ রাসুলের হাদিস রাসুলের সুন্নত কথার দ্বিতীয় অর্থ রাসুলের ওই আমল যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি রাসুলের সুন্নত কথার তিন নম্বর অর্থ রাসুলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি বা তরিকা এর মধ্যে প্রথম অর্থ নিয়ে আলোচনা চলছিল গতকাল রাসুলের সুন্নত কথার প্রথম অর্থ রাসুলের হাদিস আজকাল সমাজে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা যথারীতি লেখাপড়া করে না শিখেছে কোরআন না শিখেছে হাদিস এরা কথায় কথায় হাদিসের দোহাই দেয় এবং কোরআনের কথা অস্বীকার করে কোরআন অস্বীকার করার এটা একটা চরম ষড়যন্ত্র যে কথায় কথায় হাদিসের দোহাই দেওয়া এবং কোরআনকে অস্বীকার করা আমি গতকাল বলেছি মেডিকেল কলেজের পাঠ্যপুস্তক কেউ কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়ে যেমন ডাক্তার হতে পারে না তেমনি ভাবে কোরআন হাদিসের ট্রান্সলেশন লাইব্রেরির থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে কেউ আলেম হতে পারে না ডাক্তার হওয়ার জন্য যেমন যথারীতি মেডিকেল কলেজে ভর্তি হয়ে উস্তাদের কাছে লেখাপড়া করতে হয় তেমনিভাবে কোরআন হাদিসের আলেম হওয়ার জন্য যথারীতি মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদের কাছে লেখাপড়া করতে হয় দুঃখের বিষয় আমাদের সমাজে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা কোরআনের কোন আয়াত সহিশুদ্ধভাবে পড়তে পারে না যারা রাতুলের কোন হাদিস শুদ্ধভাবে পড়তে পারে না ইংরেজি ট্রান্সলেশন বই থেকে হাদিসের মর্মটা শিখে নিয়ে কথায় কথায় হাদিসের দোহাই দেয় বলে এই নমাজ হাদিসের খেলা হানাফি মজহাবের অনুসারীরা যেই নমাজ পড়ে সেই নমাজ হাদিসের খেলা এদের নমাজ হয় না এরকম ফতুয়াবাদী করে এটাকে বলে ফতুয়াবাদী হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী হাদিসের পরিপন্থী কোনো সিদ্ধান্ত কোনদিন দেননি আমি গতকাল উদাহরণ দিয়েছি আপনাদের নামাজে হাত বাঁধার সময় কোনো হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা কোনো হাদিসে আছে নাবিল নিচে হাত বাঁধার কথা যারা বলে মধাব মানি না হাদিস মানি এদের পুরুষেরাও সিনায় হাত বাঁধে নারীরাও সিনায় হাত বাঁধে নারীর নিচে হাত বাঁধার হাদিস মানল কি মানল না পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন সিনায় হাত পাতার হাদিসটা আমল করবে মেয়ে লোকেরা নাবির নিচে হাত পাতার হাদিসটা আমল করবে পুরুষেরা বলেন ইমাম আবু হানিফা হাদিসের বিরুদ্ধে মন্তব্য করলেন না যারা বলে মজহাব মানি না হাদিস মানি তারা হাদিসের বিরুদ্ধে আমল করল যারা বলে মজহাব মানি না হাদিস মানি এরা হাদিসের বিরুদ্ধে আমল করলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবগুলি হাদিস আমল করার ব্যবস্থা বলে দিয়েছে এরা একটা মারাত্মক ফিতনা হয়ে দাঁড়িয়েছে মদনী সাহেব দামাত বারাকাত হোম বলে গেছেন এরা সমাজের জন্য একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে এরা কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না এরা কোরআন হাদিস শিখে শিখেনি লেখাপড়া করেনি টুকটাক এক দুইটা চটি বই থেকে শিখে নিয়ে এরা এই মাতব্বরি চালিয়ে যাচ্ছে সমাজে এদের করে পড়ে আপনাদের ইমান আমল যেন বরবাদ না করেন এই জন্য মদনী একাডেমির এই উদ্যোগ হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী হাদিস পরিপন্থী কোন রায় দেননি কোন ফতোয়া দেননি বরং হানাফি মজাব বলেন সাফি মজাব বলেন মালিকি মজাব বলেন হাম্বলি মজাব বলেন চারো মজাবের সবগুলি ফতোয়া সিদ্ধান্ত কোরআন হাদিস সম্মত আমি গতকাল বলেছি সব সমস্যার সমাধান সরাসরি কোরআনে নেই সব সমস্যার সমাধান সরাসরি হাদিসে নাই যেগুলির সমাধান কোরআনে নাই সে যেগুলির সমাধান হাদিসে নাই সেগুলির সমাধান প্রত্যেকে পাবো আমরা এই কোরআন হাদিসে গবেষণা করে কোরআন হাদিসের এই আলুকে যে সমাধানগুলি দেওয়া হয়েছে এইগুলিকেই চার ইমামের চার মধাপ বলা হয় আমি কালকে উদাহরণস্বরূপ পরিষ্কার বলেছি নবাবে যখন একজন মুসল্লি দাঁড়াবে তখন তার দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে এই প্রশ্নের সমাধান কোরআনের কোনো আয়াতেও নাই রাসুলের কোনো হাদিসেও নেই কথাটা বোঝার চেষ্টা করুন একজন মুসল্লি নামাজে দাঁড়াইল দুই পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রেখে দাঁড়াবে এই প্রশ্নের সমাধান না কোনো আয়াতে আছে কোরআনের না কোনো হাদিসে আছে তাহলে এটার পরিমাণ কে নির্ধারণ করবে যারা কোরআন হাদিস লেখাপড়া করেনি তারা যারা লেখাপড়া করেছে তারা কোরআন হাদিস লেখাপড়া করলে আপনারা বুঝতে পারবেন কাতার সুগার করার সময় যখন দাঁড়ানো হয় পরস্পরে মিলে মিশে দাঁড়ালে পরে পরস্পরে মিলে মিশে দুইজনের মধ্যবর্তী উল্লেখযোগ্য কোনো ফাঁক না রেখে দাঁড়ালে পরে দুই পায়ের মধ্যে আধ হাতের বেশি ফাঁক থাকার জায়গা থাকে না দুই পায়ের মধ্যে আধ হাতের বেশি ভাত রাখার জায়গা থাকে না যারা বলে হাদিস মানি মজহাব মানি না এরা দেড়া পাপ করে দাঁড়ায় কোন হাদিসে পাইল কোন হাদিসে নাই ভুল এটা বল এটা কোন হাদিসে নাই এটা এদের মন গড়া হাদিসের দোয়াই দিয়ে এই মন গড়া ভুল কথা মুসল্লিদের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে হাদিস শরীফের উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বিশ রাখার তারা কি করতেন তিন রাখাত বিতির পড়বে এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বারো মাসেই রাতের নামাজ রাতের নামাজ মানে এসার পরে আর বজরের আগে যেই নামাজ পড়া হয় বারো মাসেই রাতের নামাজ বিতির সহ এগারো রাখাত পড়তে এগারো রাখাতের থেকে তিন রাখাত বিতির বাদ দিলে করাকাত থাকে এই এক রাখাত রাসুল শুধু রমজানে পড়তেন না বারো মাস পড়তেন বারো মাস পড়তেন ভিন্ন হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম রমজান মাসে বিতিরের বিতির সহ রাতের নমাজ তেইশ রেখাত করতেন তাহলে তেইশ রেখাত থেকে তিন রেখাত বিতির বাদ দিলে কত থাকে এটা কি বারো মাস না রমজানে আট রাখাতের হাদিসটা রমজানে না বারো মাস বিশ রাকাতের হাদিসটা বারো মাসটা রমজানে এবার বলুন আট রাকাতের হাদিসটা তারাবির বেলায় না তাহাজুদের বেলায় বিশ রাকাতের হাদিসটা তাহাজুদের বেলায় না তারাবির বেলায় এইসব এই সমস্ত ফেতনাবাজেরা এই তাহাজুদের হাদিসটা তারাবির বেলায় ঠিক করে দেয় দিয়া বলে তারাবি আপনাদের না হাদিস জানলো না হাদিস মানলো হাদিস বুঝলো না হাদিস জানলো না হাদিস মানলো না আপনাদেরকে পথ করলো এরা বলে কিনা তারা তারাবের নামাজ আট রাখাত বলে যারা বলে মজাব পানি না হাদিস পানি এরা পরিষ্কার ভাষায় বলে তারা তারাবির নামাজ আট রাখাত কোন হাদিসে পাইলা কোন হাদিসে নাই তারাবির নামাজ আট রাখাত কোন হাদিসে নাই ভুল বলে এটা যে হাদিসের কথা নয় এটা এদের মন গড়া কথা হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তারা তারাবির নামাজ বিশ রাখাত করেছেন রসুলের করিম সাল্লাহ রমজান মাসের প্রতি রাতেই জমাতের সাথে তারা নামাজ করেনি মাঝে মাঝে একদিন দুই দিন তিন দিন পড়েছেন যখন লোকেরা ভিড় করল মসজিদ ভরে গেল এরপরের থেকে রাসুল আর মসজিদে আসেননি বাকি রমজানের বাকি রাতগুলিতে তারাবির নামাজ তিনি ঘরে পড়েছেন এর কারণ রাসুল নিজের মুখে বলে দিয়েছেন যে আমি যদি রেগুলার তারাবির নামাজ তোমাদেরকে নিয়ে মসজিদে জমাতের সাথে পড়ি আর এটা যদি তোমাদের জন্য ফরজ হয়ে যায় তাহলে পরবর্তীরা যদি কেউ এই দীর্ঘ বিশ রেখাত নামাজ পড়তে না পারে তাহলে সে গুণাগার হয়ে যাবে তাকে করতে পড়তে না পারলে যেন গুণাগার না হয় তোমাদের কেউ যেন গুণাগার না হয় এই জন্য আমি রেগুলার জমাতে গিয়ে মসজিদে তারাবির নামাজ পড়লাম না যেন তোমাদের উপর ওয়াজিব না হয় ওয়াজিব হলে তো তোমরা না করতে পারলে গুণাগার হয়ে যাবে রাসুলের এই হাদিসকে ভিত্তি করে হজরত উমর ফারুক রাজি আল্লাহ হজরত উমর যখন রসুলের দ্বিতীয় খলিফা তখন রসুল দুনিয়াতে নাই এমত অবস্থায় রসুল করিম হজরত উমর ফারুক রদি আল্লাহ বললেন এখন তো রেগুলার জমাতের সাথে তারা নামাজ পড়লে ওয়াজিব হয়ে যাওয়ার সম্ভাবনা নাই ওয়াজিব হই তো আল্লাহর ওহির মাধ্যমে নবীর কাছে নবী নাই ওহি আসবে কার কাছে ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই কাজে এখন আমরা জমাতের সাথে তারাবির নামাজ পড়ে হজরত উমর ফারুক রদি আল্লাহ রমজানের প্রতি রাত্রে জমাতের সাথে তারাবির নামাজের ব্যবস্থা করেছে যে সমস্ত ফেতনাবাজারা বলেন তারাবির নামাজ আট রাখা আমার কথা বুঝে থাকলে বলুন এটা তারাবির নামাজের হাদিস দিয়া দলিল দেয় না তাহাজুদের নামাজের হাদিস দিয়া দলিল দেয় এটা তারাবির নামাজের হাদিস না এটা তাহাজুদের নামাজের হাদিস এক হাদিস দিয়া অন্য খাতে দলিল দেয় এটা কি উম্মতের উম্মতের দিন নিয়ে উম্মতের ধর্ম নিয়ে তামাশা করা নয় উম্মতের উম্মতের এবাদত বন্দীকে নিয়ে খেলা তামাশা নয় তাহাজুদের হাদিস দিয়া তারাবির দলিল দিয়ে বসে এদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা আঁচ রাখা তোমরা যে আঁচ রাখা করো তাও তো প্রতিদিন করো রসুল তো প্রতিদিন পড়েননি তারাবিন নামাজ জমাতের সাথে তোমরা কোন হাদিসে পাইলা তারাবিন নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়তে হবে কারো তারা তারাবির নামাজ প্রতিদিন জমাতে পড়ার কথা তো আল্লাহ রসুল বলেননি নিজেও করেননি কোন হাদিসে পেলেন তারাবির নামাজ প্রতিদিন জমাতে যাতে পারা এটা একমাত্র হজরত উমর ভারত রাজি আল্লাহ তালানোর ব্যবস্থা যদি বলো যে উমর ফারুক রাজি আল্লাহ তালানহুর ব্যবস্থা আমাদের জন্য শুনল তাহলে শুনো হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহু যে রমজানের প্রতি রাতেই তারা বিন নামাজ জমাতের সাথে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন অনেকগুলি হাদিস আছে এই ব্যাপারে সবগুলি হাদিসে উল্লেখ আছে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালু হজরত উবাই ইবনে কাপ রদি আল্লাহ তালুকে ইমাম মুতায়েন করে দিয়েছিলেন উবাই ইবনে কাপ তিসপাড়া পুরাণ মুখস্থ ছিল তিনি রমজানের ত্রিশ দিনে তিসপাড়া পুরাণ মুখস্থ পড়াইয়া খপ্পে তারাবি করতেন এবং প্রতি রাখাতে বিশ্বাঘাত প্রতি রাতে বিশ্বাঘাত তারাবি করতেন বুঝে থাকে বলুন রেগুলার প্রতিদিন খতমে তারাবিতে প্রতি রাতে বিশ টাকা তারাবির নামাজ পড়ার ব্যবস্থা হজরত উমর করেছিলেন কিনা হজরত উমর করেছিলেন হজরত উমরের করা ব্যবস্থা মতে যদি প্রতিদিন জমা করতে পারো হজরত হজরত উমরের করা ব্যবস্থা মতো বিশ টাকা করতে পারো না কেন আর হজরত উমরের ব্যবস্থা মতো বিশ টাকা যদি না করতে পারো তাহলে প্রতিদিন তোমরা জমা করো কোন হাদিসের কারণে প্রতিদিন জমা করার যেই দলিল বিশ টাকা করার সেই দলিল আরেক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইব্রাহিদিন আল মাহদিজিন হে আমার উন্মত মুসলমানেরা আমার সুন্নত পালন করা তোমাদের উপর যেমন ভাবে কর্তব্য তেমনি ভাবে আমার খুলাফায়ের আশিদিন প্রধান প্রথম চার খলিফাকে রসুলের প্রধান চার খলিফাকে রসুলের খোলাফায় রাশিদিন বলা হয় হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আহু হজরত উমর ফারুক রদি আল্লাহ আহু হজরত উসমান গনি রদি আল্লাহ আহু হজরত আলী মুক্তদা রদি আল্লাহ আহু এই প্রসিদ্ধ চারজন খলিফাকে রসুলের খোলাফায় রাশিদিন বলা হয় আল্লাহ রসুল বলেন হে আমার উন্নত মুসলমানেরা আমার সুন্নত পালন করা যেমন ভাবে তোমাদের জন্য কর্তব্য তেমনিভাবে ভাবে আমার খোলাফায় রাশিদিনের সুন্নত পালন করাও তোমাদের জন্য কর্তব্য এবার বুঝে থাকলে বলুন দিন নামাজ জমাতের সাথে দু চার দিন হলেও রসুল পড়েছেন সেটা হলো রসুলের সুন্নত আর রেগুলার করার ব্যবস্থা খোলা ভাইয়ের আশি দিন করেছেন সুতরাং রসুলের সুন্নত পালন করা রসুলের হাদিস মতেই যেমন ভাবে উন্মতের জন্য কর্তব্য তেমনি ভাবে খোলাফায় রাশিদিনের সুন্নত পালন করো উন্মতের জন্য কর্তব্য তারা নামাজ বিশ টাকা আল্লাহ রসুল করেছেন তারাবির নামাজ বিশ টাকা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ করেছেন তারাবির নামাজ বিশ টাকা ভদ্র তুমার ফারুক রদি আল্লাহ করেছেন তারাবির নামাজ বিশ টাকা ভদ্রত হজরত উসমান গরি রদি আল্লাহ করেছেন তারাবির নামাজ বিশ টাকা ভদ্রত আলী রদি আল্লাহ তালাহু করেছেন হজরত উমর যখন উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া তারাবির নামাজ রেগুলার বিশ টাকা করার ব্যবস্থা করেছেন সমস্ত সাহাবায় কেরাম তাতে অংশগ্রহণ করেছেন কোন সাহাবি আপত্তি করেননি সুতরাং লাহাবিরা যারা বলে মজাব মানি না হাদিস মানি এরা এই মিথ্যাভাবে হাজুদের মানব দিয়া তারাবিন নামাজের হাদিস তারাবিন নামাজের দলিল দিয়া রসুলের হাদিসের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে খোলাফায় রাশিদিনের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে সমস্ত সাহাবায় গ্রামের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে চার ইমামের চার মজাবের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে যা আগে পর্যন্ত পবিত্র মক্কা মদিনায় তারাবিন নামাজ বিশ টাকা করা হয় মক্কা মদিনার প্রত্যেকে আপনাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে চার মজাহের চার ইমামের প্রত্যেকে আপনাদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে চার রসুলের চার পরিবার প্রত্যেকে আপনাদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ বিশ টাকাত করেছেন এরা আট টাকাত বলে আপনাদেরকে দুঃখা দিয়ে যাচ্ছে সুতরাং এই সমস্ত হামিদের দোকান থেকে সতর্ক হওয়ার জন্য এখনই মুসলমানের সময় এই সমস্ত বিষয়গুলি বুঝান তাই আমি বলছিলাম রসুলের সুন্নত কথার প্রথমার্থ কি রসুলের হাদিস এইবার হাদিস সম্পর্কে হাদিস নিয়ে আল্লাহ ঘাটিরা কি পরিমাণ ফেতনা করতেছে সমাজে কিছুটা বুঝে আসলো এবার আসেন আর একটা হাদিস আরেকটা হাদিস নিয়ে আল্লাহ ঘাটিরা সমাজে কি পরিমাণ ফেতনা করতেছে হাদিসটা হল আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সুরায় করবে না তার নামাজ হবে না এটা হলো হাদিস এই হাদিস দ্বারা দলিল দিয়ে আল্লাহ ঘাটিরা বলে যে মুক্তাদিরা ইমামের পিছনে যখন নামাজ পড়ে তখন যদি সুরায় করে না মুক্তাদিদের নামাজ হবে না আমি জিজ্ঞেস করি গতকালের কথা আমার আপনাদের মনে থাকলে বলুন ইসলামী শরীয়তের সর্বমোট দলিল কতটা এক নম্বর দলিলটার নাম কি এক নম্বর দলিলটার নাম কোরআন দুই নম্বর দলিলটার নাম কি হাদিস এবার শোনেন তো মুক্তাদিদের কেরাত সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন ইজা পুরি আল কুরআন হস্তামিউলাহু হে মুসল্লি হে মুক্তাদিরা হে নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে সময় এবং চোখ থাকো তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে বলেন পবিত্র কোরআনে মুক্তাদিদেরকে আল্লাহ কি বলছেন কোরআন যখন পড়া হয় তখন তারা কি করতে বলেছেন কোরআন বলে চুপ থাকো তুমি বলো তুমি বলো সুরায় হাতে হাতর কোরআনের কথা মানবো না তোমার কথা মানবো কথা বুঝলে বুঝে আসলো কিনা বাকি রইল এই ফেতনাবাদেরা যে হাদিস দিয়া দলিল দেয় সেই হাদিস তো দেখা গেল এখন কোরআনের বিরুদ্ধে চলে গেল সেই হাদিস যে হাদিসে নতুন বলেছেন যে ব্যক্তি নামাজে চূড়ায় হাত করবে না তার নামাজই হবে না এই হাদিসটা তো কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেল না মুখেও বিরুদ্ধে চলে যায়নি এটা তুমি বুঝবে না এটা মজাবের ইমামগণ বুঝেছেন এবং বুঝাইয়া দিয়েছেন এই ব্যাপারে হাদিস শুধু একটা নয় এক হাদিসে রসুল বলেছেন যে সুরায় ফাতেহা করবে না তার নামাজ হবে না আর এক হাদিসে রসুল বলেছেন যে যে ব্যক্তি সুরায় ফাতেহা করবে না তার নামাজ পরিপূর্ণ হবে না আর এক হাদিসে বলেছেন আল্লাহ রসুল বলছেন মানকান আলহু ইমাম ফকরাহাতুল ইমাম এলাহু হাতুন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সুরাকেরাত ইমামে পড়বে এক হাদিস যে সব ফয়সালা না সব হাদিস সামনে নিয়ে চালা সব হাদিস সামনে নিয়ে চালা কি যারা হাদিস পড়ে নাই শিখে নাই তারা জানে না মজহাবের ইমামরা জানেন মজহাবের ইমামরা বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন রসুলের একটা হাদিস একদিকে রাখুন আর একটা হাদিস আরেকদিকে রাখুন এক হাদিসে রসুল বলেছেন হাতে তেহা না পড়লে নামাজ হবে না আর এক হাদিসে বলেছেন এটা মুক্তাদিদের জন্য নয় অন্য অন্য নবদিদের জন্য এখন কি হইল এখন কি হইল এক হাদিসে রসুল বলেন হাতে তেহা না পড়লে নামাজ হবে না আরেক হাদিসে বলেছেন এটা মুক্তাদিদের জন্য নয় অন্যদের জন্য মুক্তাদি ছাড়া অন্যরা কারা যারা একা নামাজ পড়বে তাদের জন্য অথবা যারা ইমাম হইয়া নামাজ পড়বে তাদের জন্য সুরায় ভাতে হানা করলে নামাজ পরিপূর্ণ হবে না মুক্তাদিদের জন্য আলাদা হাদিস আছে পরিষ্কার হাদিস আল্লাহ রসুল বলেছেন মানকান আলহু ইমামন ফকরাহাতুল ইমাম আলাহু কারাতুল যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সুরা কারাত ইমামে পড়বে কেন যেহেতু কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইজা কুরি আল কুরআন ফাস্তামি হে যখন নামাজে ইমান খেরাপ করবে তখন তোমরা চোখ দেখো এবং মনোযোগ দিয়ে শোনো বলেন ইমান যখন নামাজে খেরাপ করবে তখন আল্লাহ কোরআনে মুক্তাদিদেরকে সুরায় হাতে করতে বলেছেন না চোখ থাকতে বলেছেন এই লামা ধাবিরা হাদিস মানার দোহাই দিয়া কোরআন অমান্য করলো কিনা কোরআন অমান্য করলো এই জন্য এই লাভত হাবিদের খবর থেকে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য মদনী এখানে উদ্যোগ নিয়েছে তারই উদ্যোগে দুই দিন এখানে সম্মেলন হয়েছে সুন্নত তরিকায় নবাদায়ের পদ্ধতি বৈচারিণী মদনী একাডেমির প্রধান পরিচালক আপনাদের জন্য বহু মেহনত করে সংকলন করেছেন হানাফি মজাহের প্রত্যেকটা মশলার সমাজের প্রত্যেকটা মশলার হাদিস থেকে দলিল এখানে দেওয়া হয়েছে আপনারা সবার সময় এক কপি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ লামা হাবিদের কপ্পর থেকে আপনাদের ইমান আমল হেফাজত করতে পারবেন আল্লাহ ফকরাবুল আলমিন আপনাদেরকে আমাদের সবাইকে রসুলের হাদিস যথাযথভাবে বুঝার রসুলের হাদিস মতো চার ইমামের চার মজাবের ব্যাখ্যা মতো আল্লাহর দিন পালন করার অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين সরি আমি ভুল বুঝেছি আমাকে বলেছিলেন এগারোটা আমি দশটা ঠিক আছে আল্লাহ পবিত্র কোরআনে পুরাণের যে অংশ পড়া তোমার জন্য সহজ হয় নামাজে সেই অংশ পড়ো তাহলে কোরআন পাচেহা করো আল্লাহ কোরআনে বলেছেন না যা সহজ তা করো বলেছেন যা সহজ তা করো কোরআনে বলেছেন নমাজে কোরআনের যে অংশ করা তোমার জন্য ফরজ হয় সেই অংশই করো সুরায় ভাতে ফাতেহা করো এই কথাটা আল্লাহ কোরআনে বলেননি এই জন্য হানাফি মজাব বলে যে চূড়ায় ফাতেহা করা নমাজে ফরজ নয় যে কোনো অংশ করা ফরজ বলেন কোরআনের সুরায় ফাতেহা ফরজ নয় কোরআনের যে কোনো অংশ করা ফরজ হাদিসের দ্বারা প্রমাণিত না কোরআনের দ্বারা প্রমাণিত তাইলে কথায় কথায় হাদিস বললে হবে না আগে কোরআন দেখতে হবে কোরআনে আমরা কি পাইলাম কোরআনে দুই কথা পাইলাম কোরআনে এক কথা পাইলাম যে কোরআন নমাজে যে কোরআন করা ফরজ এটা শুধু সুরায় ফাতেহা করা ফরজ নয় বরং কোরআনের যে অংশই যে কোনো মুসল্লির জন্য পড়া সহজ হয় সেই অংশটুকুই পড়া তার জন্য ফরজ আর হাদিস শরীফে যে রতন বলেছেন সুরায় ফাতেহা করলে নামাজ হবে না এক হাদিসে রসুন বলেছেন নামাজ হবে না আর এক হাদিসে বলেছেন পরিপূর্ণ হবে না দুই হাদিসের সারমর্ম ইমাম আবু হানিফা বলেন দুই হাদিসের সারমর্ম হল যে সুরায় ফাতেহা করা ইমামের জন্য অপরাধ নয় একা একা নামাজ ওয়ালাদের জন্য সুরায় ফাতিহা করা ফরজ নয় বরং কোরআনের আয়াতের দ্বারা কোরআনের যে কোনো অংশ করা ফরজ সাব্যস্ত হইল আর রাসুলের হাদিসের দ্বারা সুরায় ফাতিহা করা ওয়াজিব সাব্যস্ত হইল কথা বুঝে থাকলে বলুন কোরআনের যে কোনো অংশ করা কি সাব্যস্ত হইল ফরজ সাব্যস্ত হইল কিসের দ্বারা কোরআনের আয়াতের দ্বারা যে আয়াতে আল্লাহ বলেছেন কোরআনের যে অংশ করা তোমার জন্য সহজ হয় সেই অংশ পড়ে নাও এর দ্বারা কোরআনের যে কোনো অংশ করা ফরজ সাব্যস্ত হইল আর হাদিস শরীফে যে নতুন বলেছেন সুরায় ফাতেহানা করলে নামাজ হবে না এই হাদিস একটাই নয় আর এক হাদিস আছে নামাজ পরিপূর্ণ হবে না কাজে পরিপূর্ণ হবে না এটার দ্বারা ফরস সাব্যস্ত হয় না এটার দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় এই জন্য হানাবি মজাহের সিদ্ধান্ত হইল যে সুরায় ফাতেহা করা ওয়াজিব যেহেতু আরেক হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুক্তাদিদের জন্য নয় মুক্তাদিদের সুরায় কেরাত ইমাম পড়বে এই কারণে সুরায় দেহা করা ওয়াজিব সাব্যস্ত হইল ইমামের জন্য এবং একাকি নমাজ পড়ে নেওয়ার জন্য বুঝে থাকলে এবার বলুন সুরায় দেহা করা ফরজ সাব্যস্ত হইল না ওয়াজিব সাব্যস্ত হইল কার কার জন্য ইমামের জন্য এবং একাকি নমাজ পড়ে নেওয়ার জন্য মুক্তাদিদের জন্য সুরায় ফাতেহা করা ফরজ নয় ওয়াজিব নয় কেন কোরআনের আয়াতের দলিল দ্বারা রসুলের হাদিসের দলিল দ্বারা কোরআনের আয়াত বলে সুরায় হা করা করব নয় যে কোনো অংশ করা করব আর রসুলের হাদিস বলে যে সুরায় ফাতেহা পড়বে যারা ইমামের পিছে পড়ে তারা নয় ইমামের পিছনে যারা নামাজ পড়বে এদেরকে আল্লাহ কোরআনে বলেন তোমরা থাকো এবং কোরআন তেলাবাদ শুনো কোরআন বলে মুক্তাদিরা থাকবে বলে মুক্তাদিরা করবে না সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ হাবি যে সিদ্ধান্ত দিলেন মুক্তাদিরা চুপ থাকবে সুরা কেরাত করবে না বরং এটা কোরআন বিরোধী না হাদিস শরীফ বিরোধী না কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এই জন্য গতকাল বলেছিলাম এই চার দলিলের দ্বারা ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণ হয় এক নম্বর দলিল হইল কোরআন দুই নম্বর দলিল হইল হাদিস তিন নম্বর দলিল হইল ইজমা চার নম্বর দলিল হইল পিয়াস কোরআন কার আল্লাহ হাদিস কার রাসুলের ইজমা কার উম্মতের পিয়াস কার মূর্খদের পিয়াস মুস্তাহিদ ইমাম তাদের আছে কালকে বলেছি মুস্তাহিদ ইমাম কাদেরকে বলে যারা কোরআনের যত আয়াতের দ্বারা ইসলামের যত বিধান প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয় রসুলের যত হাদিসের দ্বারা ইসলামের যত বিধান প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয় ওইটা যারা বুঝেন তাদেরকে মুস্তাহিদ ইমাম বলা হয় একজন লোক হাদিস জানতে পারে কিন্তু মুস্তাহিদ ইমাম হইতে পারে না হজরত মদনী সাদ্দামাত বারাকাতুহুম বলে গেছেন বহুত বড় বড় মহাদিস ছিলেন যারা হাদিস করতেন পড়াইতেন কিন্তু মুস্তাহিদ ইমাম না হওয়ার কারণে মুস্তাহিদ ইমামের মোকাল্লিদ ছিলেন মুস্তাহিদ ইমামের অনুসারী ছিলেন যেমন পৃথিবীর বিখ্যাত একজন ইমাম আছেন হাদিসের ইমাম ইমাম তহাবি রহমতুল্লাহ আলহী ইনি সরহুম আমিল আসার মানে ওনার হাদিসের হাদিসের কিতাব ওনার লিখিত কিতাব আছে অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইস্তেহাদের অনুসারী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ইস্তেহাদের অনুসারী ছিলেন এরকম বড় বড় মহাদিস যাদেরকে আহলে হাদিস বলা হয় তারা মুস্তাহিদ ইমামগণের অনুসারী ছিলেন ইসলামী বিধিবিধান প্রমাণওয়ার বেলায় এই জন্য আমাদের মনে রাখতে হবে ইসলামী শরীয়তের চার দলিল কোরআন হাদিস ইজমা কিয়া কোরআনকার আল্লাহ হাদিসকার রসুলের ইজমাকার উম্মতের কিয়াসকার কিয়াসকার মুস্তাহিদ ও আপনারা প্রশ্ন করেছেন নামাজের পরে মোনাজাত করা কি এটা নিয়েও এই লামাদাবিরা ফেতনা করে এইটা নিয়েও ফেতনা করে এই করলে পাইছেন নামাজের পরে মোনাজাত করা রসুল নামাজের ঘরে মোনাজাত করেছেন এই করলে পাইবেন রাসুল নাম হাদিস শরীফে আছে রাসুল নামাজের ঘরে মোনাজাত করেছেন এই লামাজাবিরা বেদাত বলে লামাজাবের লামাজাবিরা যারা মজাব মানে না এরা নামাজের ঘরের মোনাজাতকে বেদাত বলে কিনা বলে আল্লাহর রসুল পড়েছেন হাদিসে আছে তারা বলে বেদাত তাহলে রসুলকে কি সাব্যস্ত করলো বলেন রসুলকে কি সাব্যস্ত করল রসুল আমাদের পরে মোনাজাত করেছেন হাদিসে আছে এরা বলে আমাদের ফেরে মোনাজাত করা বিধান তাহলে বিধানই কারে বানাইল জঘন্যতম অপরাধ আর কি হতে পারে যে কাজ করেছেন সেই কাজকে এই এক নামাজের আগে করে এই জন্য বলেছিলাম ইসলামী শরীয়তের চার দলিল সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকা দরকার এই ব্যক্তাবাদদের খপ্পর থেকে নিজেদের আমল হেফাজতের জন্য ইসলামী শরীয়তের চার দলিলের প্রথম দলিল হল কোরআন কোরআনে যদি না পাও প্রথম বলেন তাহলে হাদিসে অনুসন্ধান করো হাদিসে যদি না পাও তাহলে তুমি ইস্তেহাদে যাও ইস্তেহাদ যারা করেছেন তারা ইস্তেহাদ করতে গিয়ে যদি ঐক্যমত করে থাকেন তাহলে এটার নাম ইজমা আর যদি ভিন্ন ভিন্ন মত হয়ে থাকে তাহলে ভিন্ন ভিন্ন মতের নাম হইল পিয়াজ সহি বহারি শরীফে এক হাদিস আছে যে হাদিস সহি মুসলিম শরীফেও আছে নিজি শরীফেও আছে আবার সিদ্ধার বিভিন্ন হাদিসের কিতাবে আছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে কেউ যদি কোরআনে না পাওয়ার কারণে হাদিসের না পাওয়ার কারণে ইজমায় না পাওয়ার কারণে কোন মুস্তাহিদ কিয়াস করে কোন মতামত প্রকাশ করতে গিয়া যদি দেখা যায় দুইজনের দুই মত হইয়া যায় যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন মুক্তাদিরা সুরাকেরাত করবে না ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেছেন হ্যাঁ অন্য কোন সুরাকেরাত করবে না তবে সুরাতুল বাকিহা করবে ইমাম আবু হানিফা বলেন মুক্তাদিরা সুরাতুল বাকিহাও করবে না ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেছেন সুরায় বাকিহাটা করবে এক মত হইল না দুই মত দুই মত এই ক্ষেত্রে হাজিরা একটা প্রশ্ন করে এবার আমরা কোনটা শুদ্ধ আর কোনটা ভুল মনে করবো এই প্রশ্নের জবাব সহি কমান শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন সহি মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন আরো বিভিন্ন সিয়াসেন তার হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন যে মুস্তাহিদগণ ইস্তেহাদের মাধ্যমে সমাধান দিতে গিয়া যদি ভিন্ন ভিন্ন মত হইয়া যায় উভয় মতেই সব কোনো মতেই গুণা নাই উভয় সব কোনো মতে গুণা নাই হাদিসটা কোন কোন কিতাবে আছে স্মরণ কোন সহি বহান শরীফে আছে এই হাদিসটা যে মুস্তাহিদগণ কোরআনে কোনো বিষয়ের সমাধান কোরআনে না পাইয়া কোনো বিষয়ের সমাধান হাদিসে না পাইয়া কোনো বিষয়ের সমাধান ইজমার করতে না পাইয়া তারা সমাধান দিতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত হয়ে যায় তাহলে কোনো মতেই গুণা নাই উপায় সুতরাং আবু হানিফাতে বলেছেন মুক্তাদিরা চূড়া করবে না হানাফি মজার মধ্যে যারা নামাজ পড়বে এরা সুরা কেরাত না পড়লেই সব ইমাম সাফি ঈদে বলেছেন মুক্তাদিরা সুরাতুল ফাতেহা পড়বে যারা সাফি মজার মধ্যে নামাজ পড়বে এরা সুরায় ফাতেহা পড়ে পড় যেহেতু শহীদ বহান শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন মুস্তাহিদগণ সমাধান নীতিকে যদি ভিন্ন ভিন্ন রায় দিয়ে থাকেন বলেন আমার কথা বুঝে থাকলে হাদিসের মর্ম বুঝে থাকলে কোন কোন মতে কোন মতে গুণা আছে ভিন্ন ভিন্ন মত হয়ে থাকলে কোন মতে গুণা আছে কোন মতেই গুণা নাই উভয় মতেই সব সুতরাং যারা হাফি মজার মধ্যে নামাজ পড়ে তারাও সব হবে যারা সাফি মজার মধ্যে নামাজ পড়ে তারাও সব হবে যারা না মানে শাখা হাফি মজার না মানে সাফি মজার এরা চোরে পাতে হাত করলে আল্লাহর কাছে জব দিতে হবে কার কথায় পড়ছো আর সার আল্লাহর কাছে জব দিতে হবে কার কথায় থাকবে কথা বুঝে আসলো কিনা বুঝে আসলো না এই সমস্ত ফেতলামা বলে সাহাবায়ামের যুগে তো কোনো মজাব ছিল না পরবর্তী যুগে মজাব হলো কেন আবু বকরি মজাব গেল কোথায় উমরি মজাব গেল কোথায় উসমানি মজাব গেল কোথায় আলী মজাব গেল কোথায় হানাফি মজাব হইল কেন সাফি মজাব হইল কেন হাম্বলি মজাব হইল কেন মালিকি মজাব হইল কেন গন্ধমূর্খ হওয়ার কারণে এই প্রশ্ন করে এই জন্য মূর্খরা জানে না বর্তমান দুনিয়া দুনিয়াতে দুনিয়াতে তো মাত্র চারটা মজাব আছে সাহাবায় যুগে শত শত মজহাব ছিল বর্তমান দুনিয়াতে মাত্র কতটা মজহাব আছে মাত্র চারটা মজাব আছে সাহাবাহিক কারণের যুগে শত শত মজাব ছিল স্বয়ং সাহাবাদের মধ্যে মজাবের কোনো শেষ ছিল না আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যে সাহাবাহিক কারণের যুগে কতগুলি মজাব ছিল এটা চার মজাবের চার নামের কৃতিত্ব যে সাহাবাহিক কারণের যুগের সবগুলি মজাবকে তারা চার মজাবের ভিতরে ঢুকাই দিয়েছে সাহাবায় কেরামের শত শত মজাবকে তারা কত ভিতরে ঢুকাই দিয়েছেন ভিতরে ঢুকাই দিয়েছেন যদি আপনি আবাদত বন্দী করেন সাহাবায় কেরামের সব এখানে পাবেন সাফি যদি আপনি আবাদত করেন সাহাবায় কেরামের সব মজাব এখানে পাবেন মালিকি মজার মধ্যে যদি আপনি আবাদত বন্দী করেন সাহাবায় কেরামের সব মজাব এখানে পাবেন সাহাবায় কেরাম ইমাম আসমদ ইবনে হাম্বলের পদ্ধতিতে যদি আপনি আবাদত কি করেন সাহাবায় কেরামের সব মজাব এখানে পাবেন আবার গতকাল আমাকে একটা ছেলে জিজ্ঞাসা করে আমি যদি সকালে একজন ইমামের মজার মতো চলি আজকে একজন ইমামের মজার মতো চলি আরেকদিন আরেকজন ইমামের মজার মতো চলি আরেকদিন আরেকজন ইমামের মজার মতো চলি তাহলে কি আমি পথগ্রস্ত গুমরা হয়ে যাব আমি তাকে জব দিবার আগে বললাম তুমি যদি একটা রোগের কারণে সকালে যদি এক ডাক্তারের ওষুধ খাও দুপুরে যদি আরেক ডাক্তারের ওষুধ খাও বিকালে যদি আরেক ডাক্তারের ওষুধ খাও রাত্রে যদি আরেক ডাক্তারের ওষুধ খাও রোগ সারবে না বারোটা বাজবে বলে বারোটা বাজবে ডাক্তার কোনো ডাক্তার ভুল আছে নাকি বলে কোনো ডাক্তার ভুল নাই তবে এই সেটিং এর বেষ্টনের কারণে তুমি তোমার ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি ভেবে চার মজাবে কোনো মজা ভুল নাই কিন্তু আজকে হারাবি মজা কালকে সাবি মজা পরের দিন হাম্বলি মজাব পরের দিন মালিক মজাব যদি পালন করো তোমার ধর্মের মার ভালো হবে মজাব ঠিক আছে কিন্তু তোমার পালন করার বেলায় সেটিং ভুল হয়েছে তোমার ধর্ম ভুল হয়ে গেল তাহলে মজাব এক একদিন এক একটা মানা যাবে না সারা জীবনে এক মজাব মানতে হবে এক মজাব তারা প্রশ্ন করে যে এক মজাব মালা হয়ে যাবে তাই হ্যাঁ এক মজাব মালা হাতিতে পেয়েছি হাদিসটা গতকাল আপনাদেরকে বলেছি শুনুন আজকে আবার বলি হজরত রসুল করিম সাল্লাহ আলহিমসাল্লাম হজরত মহাবরী আল্লাহ তালান হয়ে আনহুকে ইয়ামান প্রদেশের গভর্নর বানায় পাঠানোর সময় বলেছিলেন হে তুমি এমন মসজিদেরকে ইসলামী সমাধানগুলি কিসের দ্বারা দিবে ইয়া মুআদ বলেন আল্লাহ কোরআনের দ্বারা দেব রসুল বলেন কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও তাহলে কি করবে হজরত মুআদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিশিষ্ট সাহাবি তিনি বলেন যে বিষয়ের সমাধান কোরআনে পাবো না তার সমাধান রসুলের হাদিস থেকে দেব রসুল করিম সাল্লাম জিজ্ঞাসা করেন এমন কোন সমস্যা যদি আসে যার সমাধান তুমি রসুলের হাদিসে না পাও তাহলে তুমি কি করবে রসুল মুআদ বলেন আমি ইস্তেহাত করে সমাধান দেব ওই আইন ইস্তেহাত ইস্তেহারটার তারা সমাধান দেওয়ার কথা রসুলের সামনে আলোচনা হয়েছে কিনা হয়েছে এই কথা বলার কারণে আল্লাহ রসুল সন্তুষ্ট হইয়া খুশি হইয়া তার বুকে বুকে তাবা দিয়া আল্লাহর সুক্রিয়া আদায় করে বলেছেন ওই আল্লাহ ওই আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন এই দিক দিয়া মুয়াদের মুয়াদের ইস্তেহারকে দিলেন সমর্থন ওপর দিক দিয়া ইয়ামানবাসীকে আর কোন সাহাবির মাধাব নয় একমাত্র মুয়াদের মাধাব পালন করতে বাধ্য করে দিলেন দেখুন একসাথে একটা হাদিসের দ্বারা কটা কথা প্রমাণ হইল একটা হাদিসের দ্বারা দুইটা কথা প্রমাণ হইল একটা প্রমাণ হইল হজরত মুআকে ইস্তেহাদের দ্বারা সমাধান দেওয়ার ব্যবস্থা দিয়ে দিলেন আর একটা কথা প্রমাণ হইল ইয়ামানবাসীকে আর কোনো সাহাবির মধাব অনুসরণ না করে একমাত্র মুআজুবনে জবল রবি আল্লাহ তালাহুর মধাব অনুসরণ করার নির্দেশ দিয়ে দিলেন সুতরাং কোন একজন ইমানের মধাব পালন করা যে রসুলের সত্যহী হাদিসের দ্বারা প্রমাণিত কথা পরিষ্কার হইল কিনা কোন একজন ইমামের মজাব পালন করা রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত হইল কিনা হইল না পরিষ্কার ভাষায় হইল এবার আমরা আলোচনা করে দেখবো সাহাবায় কেরামের মধ্যে কি পরিমাণ মজাব ছিল বর্তমান দুনিয়াতে আবু করি মজাব নাই কেন বর্তমান দুনিয়াতে উমরি মজাব নাই কেন বর্তমান দুনিয়াতে উসমানি মজাব নাই কেন বর্তমান দুনিয়াতে আলী আলবি মজাব নাই কেন কারণ সমস্ত সাহাবাগণের সবগুলি মজাবকে চার ইমামের চার মজাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া উচিত কি করা হয়েছে সমস্ত সাহাবাই কেরামের শত শত মধাবকে চার ইমাদের চার মাদের ভিতরে ঢুকাইয়ে দেওয়া হয়েছে এখন আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করবো মজাবটা কি ছিল হানাফি মজাবের ভিতরে সেই মজাব কিভাবে ঢুকলো হজরত উমর ফারুক রতি মজাব কি ছিল হানাফি মজাবের ভিতরে সেই মজাব কিভাবে ঢুকলো রতি মজাব কি ছিল হানাফি মজাবের ভিতরে সেই মজাব কিভাবে ঢুকলো আমরা উদাহরণস্বরূপ একটা একটা করে বোঝার চেষ্টা করবো আগে বলেছি হজরত রসুল করিম সাল্লাম রমজান মাসের নিয়মিত প্রতি রাত্রে মসজিদে এসে জমাতের সাথে তারাবির নামাজ পড়েননি মনে আছে কিনা কেন পড়েননি তার কারণও বলে দিয়েছেন আমি যদি রেগুলার মসজিদ গিয়ে জমাতে নামাজ করি তাহলে তোমাদের জন্য ফরজ হয়ে যাবে আর তোমাদের জন্য ফরজ হয়ে গেলে তোমরা যদি কোনোদিন অবহেলা করো তাহলে তোমরা গুণাগার হয়ে যাবে তোমাদেরকে গুণাগার না বানাবার জন্য আমি এমনটা করেছি রসুল এই ভঙ্গিতে রমজান মাসে পুরো রমজান মাসে রসুল নিয়মিত প্রতিদিন তারাবির নামাজ চল্লিশ টাকা বিশ টাকা পড়েছেন কিন্তু রেগুলার জমাতের সাথে পড়েননি কেন পড়েননি কারণ উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রসুলের প্রথম খলিফা সাব্যস্ত হয়েছেন গতকালকে কথা আমি বলেছি হজরত আবু বকর রসুলের প্রথম খলিফা সাব্যস্ত হয়েছেন কোন দলিলের দ্বারা কত নম্বর দলিলের দ্বারা হ্যাঁ ইজমার দ্বারা সাহবায় কেরামের ইজমা ইজমা ইসলামী শরীয়তের তিন নম্বর দলিল সাহবায় কেরামের ইজমার দ্বারা হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ রসুলের প্রথম যুগ্ম খলিফা সাব্যস্ত হয়েছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ রসুল যে অবস্থায় ছেড়ে দিয়েছিলেন আবু বকর সেই অবস্থায় ছেড়ে দিয়েছিলেন যেমন ভাবে রসুলের যুগে প্রতিদিন প্রতি রাত্রে তারা নামাজ জমাতের সাথে মসজিদে হইত না তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আমলেও প্রতি রাত্রে তারা নামাজ জমাতের সাথে মসজিদে হইত না বুঝে থাকলে বলুন আবু বকরি মধাবটা কি আমাদের বর্তমান অবস্থার মতো ছিল না ভিন্ন রকম ছিল হ্যাঁ ভিন্ন রকম ছিল আবু মুখরি মজহব তারা ভিন্ন মাদের বেলায় আবু মুখরি মজহব ছিল রসুল যেহেতু রেগুলার প্রতিদিন জমাতের সাথে মসজিদে পড়েননি আমরাও প্রতিদিন রেগুলার জমাতের সাথে মসজিদে পড়বো না কেউ কোনোদিন পরে নিলে পরে দিল ভালো কথা কেউ ঘরে ভরলে ঘরে ভরলে অসুবিধা নেই এই অবস্থায় হজরত আবু মুখর সিদ্দিক রাজি চলে গেল এরপরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর পরে যখন হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু রসুলের দ্বিতীয় খলিফা সাব্যস্ত হইলেন এবার উমর ইমাজ হাব দুজন উমর ইমাজ হাব কি তিনি বললেন রসুল রে গুলাব তারা জমাত করে নিয়ে আমাদের উপর ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কায় এখন রসুল নাই ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই এখন আমরা রেগুলার জমাত চালু করে দিব হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু তারাবিদ নামাজ নিয়মিত রেগুলার চালু করলেন এটা কি মজাব এটা কি মজাব এটা উমরি মজাব এবার দেখুন হানাফি মজাবের ভিতরে আহমেদ করে মজহাবও আছে হানাফি মজাবের ভিতরে উমরি মজাবও আছে উমরি মজাব কিভাবে আছে আমরা রেগুলার নিয়মিত তারা জমাতের সাথে করি পাইলাম উমরি মজাব অবত্য যদি কেউ কোনোদিন কোনো অসুবিধার কারণে এই মসজিদে গিয়া জমাতে শরীর হইতে পারে না তাহলে সে গুণাগার হবে না এটা আবু বকরি মজহাব কথা বুঝে আসলো কিনা অবস্থা যদি একজন কোনোদিন তারাবির আমাদের শরীর হইতে পারলেন না তাহলে আপনি গুণাগার হবেন না মজাবটা কার আমরা করি মজাব আর তবে বিশেষ কোনো অসুবিধায় না না পড়লে আমরা নিয়মিত মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতের সাথে পড়বো এটা কার মজাব উমরি মজাব এবার তখন তো হাফি মজাবের ভিতরেই আবু করিমজ হাব আছে কিনা উমরি মজাব আছে কিনা হানাফি মজাবের ভিতরে আবু বকরি মজাব আছে উমরি মজাব আছে এরপরে আছে উসমানি মজাব উসমানি মজাব কি রসুল করিম সাল্লাম হাদিস শরীফে বলেছেন কোরআন শরীফ সাতভাবে পড়া যায় কোরআন শরীফ কতভাবে পড়া যায় সাতভাবে পড়া যায় হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহর যুগে সর্বযুগে সর্ব সর্বস্তরের মুসলমান কোরআন শরীফ সাতভাবে পড়েছে হজরত উমর ফারুক রদি আল্লাহর যুগে সব মুসলমান কোরআন শরীফ সাতভাবে পড়েছে হজরত উসমান রদি আল্লাহ তালাহ বলেন এইভাবে যদি শিক্ষিত অশিক্ষিত সবাইকে যদি সাতভাবে পড়ার অনুমতি দেওয়া যায় তাহলে যারা মূর্খ অশিক্ষিত তারা একভাবে না দুইভাবে না তিনভাবে কোন কারণে বললে বলতে পারবে না এই জন্য যত্ন হবে ব্যথা হবে হবে এই জন্য আর সাতভাবে করা যাবে না শুধুমাত্র কুরাইশ বংশের ওর যে যে ও ইয়াতে কিরাম ওর এটার কি কয় লুগা কুরাইশ বংশের যে লুগা কি ডিকশনারি ডিকশনারি শুধুমাত্র কোরআন বংশের ডিকশনারি মতো কোরআন করতে হবে এই ব্যবস্থা করে হজরত উসমান দাদি আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের নির্দেশ দিয়ে দিলেন আজ থেকে নবাদে আর কোন পদ্ধতিতে কোরআন করা যাবে না শুধুমাত্র কোরআন বংশের ভাষা মতে কোরআন করতে হবে এটা কার মজাব এটা কার মজাব এটা উসমানি মজাহ বলুন বর্তমান দুনিয়ার মুসলমানেরা উসমানি মজাবে আছে কি নাই আছে নমাজের ভিতরে আমরা একমাত্র কুরাই বংশের পঠন পদ্ধতিতে কোরআন করি তবে নমাজের বাইরে সাত বাদেও পড়া যায় নমাজের বাইরে সাত বাদেও পড়া যায় এটাকে সাবা কেরাত বলা হয় সাপ কেরাত বলা হয় নমাজের বাইরে যখন আমরা সাপ ভাবে কোরআন করি তখন এখানে আরম্ভ পরিমল ধর্ম পালন হইল কুমরিমল ধর্ম পালন হইল নমাজের ভিতরে সারা দুনিয়ার মুসলমান যেহেতু একই উচ্চারণে কোরআন করে এখানে মুসমানি মজাব পালন হইল বুঝে থাকলে বলুন হানাফি মজাবের ভিতরে আরম্ভ করি মজাব হ্যাঁ, আছে কি নাই হানাফি মজাবের ভিতরে উমরি মজাব আছে কি নাই হানাফি মজাবের ভিতরে উসমানি মজাব আছে কি নাই আছে অবশ্যই আছে আরেক হাদিসে উল্লেখ আছে হজরত রাসুল করিম সাল্লাল্লাহু বলেন কোন প্রাণীকে আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দেওয়ার অধিকার নাই একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য একমাত্র আল্লাহর অধিকার আছে প্রাণীকে আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেবেন এছাড়া আর কোন মানুষ কোন প্রাণীকে আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইবার শাস্তি দেওয়ার অধিকার নাই হজরত আলী রাজি আল্লাহ তালাকে একদল মানুষ আল্লাহ জন্য করে নিল আল্লাহ আলীর মধ্যে এমনভাবে অবতরণ করেছেন যে দুধের মধ্যে পানি দাঁড়ালে যেমন দুধ আর পানি একাকার হইয়া যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ আলী এমন ভাবে একাকার হইয়া গেছেন আলী ওই আল্লাহ আল্লাহ উই আলী এই এইরকম আকিদা যারা পোষণ করলো ইসলামের নামে এরার নাম হইল ইসলামের ইতিহাসে এই দলটার নাম শিয়াহুলিয়া শিয়াহুলিয়া শিয়ার মধ্যে বারো দল আছে এর মধ্যে এক দলের নাম শিয়া হুনুলিয়া এক দলের নাম শিয়া ইমামিয়া এক দলের নাম শিয়া গাইনিয়া এর মধ্যে শিয়া হুনুলিয়াদের আকিদা হইল দুধ যেমন পানির সাথে মিশে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ আলীর সাথে মিশে গেছেন কাজে এখন দুধও আলাদা নয় পানিও আলাদা নয় সবটাই দুধ এবং পানি একত্রেই আছে ঠিক তেমনি ভাবে আলীও আলাদা নয় আল্লাহ আলাদা নন আলী যিনি তিনিও আল্লাহ আল্লাহ যিনি তিনিও আলী এই সমস্ত লোকদেরকে হজরত আলী রাজি আল্লাহ তালাহু আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দিয়েছিলেন আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দিয়েছিলেন আলিরে আল্লাহ বানাইলো আল্লাহ আলী নিজেই তারা আগুন দিয়ে জ্বালায় শাস্তি শাস্তি দিয়েছেন মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেন হজরত আলী রাজি আল্লাহ তাআলা তখন ওই হাদিসটা প্রাপ্ত হননি যে হাদিসে রাসূল বলেছেন আগুন দিয়ে জ্বালিয়া শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিক ছাড়া আর কারো নাই ওই হাদিস আলীর কাছে পৌঁছেনি এই জন্য আলী এমনটা করেছিলেন সুতরাং হাদিসটা পাওয়ার আগে যদি কেউ আমলটা করে থাকে তাহলে তার জন্য এর জন্য তার গুণা হবে না এটা হানাফি মজাবের ফতোয়া আবার হাদিসটা জানার পরে আগুন দিয়া কাউকে শাস্তি দেওয়া যায় হবে না এইটা হল এটা হল হাদিসের হাদিসের ঘোষণা সুতরাং আমরা আলী মোজাহ আলী মোজাহ হজরত আলী মোজাহ হানাফি মজাবের ভিতরে আছে উসমান উসমানী মোজাব হানাফি মজাবের ভিতরে আছে উমরের মোজাব হানাফি মজাবের ভিতরে আছে আবু বকরের মোজাব হানাফি মজাবের ভিতরে আছে এবার আমরা আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবো সাহাবায় কেরামের মধ্যে যে কতগুলি মহাব যে সাহাবায় কেরামের মধ্যে ছিল রসুল করিম সাল্লাহ আলহিমের দশ বৎসরের মদনী জিন্দগিতে যতগুলি যুদ্ধ পরিচালনা করেছিলেন এর মধ্যে একটা যুদ্ধের একটা একটা একটা যুদ্ধ এর মধ্যে একটা যুদ্ধ এমন ছিল এটার নাম বনি কুরাইজা যুদ্ধ এই যুদ্ধটার নাম ছিল বনি কুরাইজা যুদ্ধ আল্লাহ রসুল তেইশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন আর তেতাল্লিশটা যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এটাও আরেক নতুন আলোচ্য বিষয় যে রসুল দশ বছরের যে ছয়ষট্টিটা যুদ্ধ করলেন কেন এই প্রশ্নের একমাত্র জবাব হল সন্ত্রাস বন্ধ করার জন্য বুঝে থাকতে বলুন রসুল এতগুলি যুদ্ধ করেছিলেন গায়ের জোরে কাউকে মুসলমান বানানোর জন্য না শুধুমাত্র সন্ত্রাস সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়ার জন্য সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়ার জন্য রসুল জিন্দগির শেষ দশ বৎসরে ছয়ষট্টিটা যুদ্ধ করেছিলেন এই সমস্ত যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম বনি পুরাইদা যুদ্ধ এই বনি পুরাইদা যুদ্ধে আল্লাহ রসুল নিজে উপস্থিত হতে না পেরে একজন সাহাবায় কেরামকে সেনাবাহিনী বানিয়ে পাঠাইলেন বলে দিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন সেখানে গিয়ে আসরে নামাজ পড়তে পারো তখনও এমন সময় হাতে ছিল যে তাড়াতাড়ি গেলে গন্তব্যস্থলে গিয়ে আসরে নামাজ পড়া যাবে তখন হাতে এমন সময় ছিল কিন্তু ঘটনাক্রমে তাদের রাস্তায় এমন একটা অসুবিধার কারণে এমন দেরি হয়ে গেল পরিস্থিতি এমন দাঁড়াইল যে গন্তব্যস্থলে গেলে আসরের নামাজের সময় থাকবে না আর আসরের সময় সময় মতো আসরের নামাজ পড়তে হইলে গন্তব্যস্থলে গিয়া করা যাবে না এখন পরিস্থিতি কি দাঁড়াইল যে যদি রসুলের কথা মানতে হয় তাহলে নামাজটা কাজা করতে হয় আর কোরআনে আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য খরচ রাসুলের কথা মানলে নির্ধারিত সময়ে আদায় করা যায় না আর নির্ধারিত সময়ে আদায় করতে গেলে কোরআনের কথা মানা যায় না পরিস্থিতি দাঁড়াইল কিনা দাঁড়াইল না এই প্রসঙ্গে একটা মহামূল্যবান কথা আমি আপনাদের বলে দিতে চাই মুস্তাহিদগণ ইস্তেহাদ করে সমাধান বের করবেন তিন সময় এক নম্বর কোরআন এবং হাদিসে যদি সমাধান পাওয়া না যায় দুই নম্বর কোরআন এবং হাদিসে সমাধান পাওয়া যায় কিন্তু সমাধানটা যদি সুস্পষ্ট না হয় অস্পষ্ট হয় তিন নম্বর কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধানই পাওয়া যায় তবে একটা সমাধান যদি আর একটা সমাধানের বিপরীত হয় কত ক্ষেত্রে মুস্তাহিদগণ ইস্তেহাত করে সমাধান বের করবেন তিন ক্ষেত্রে এক নম্বর কোরআনে এবং হাদিসে সমাধান না পাইলে দুই নম্বর কোরআন হাদিসে পাওয়া সমাধানটা অস্পষ্ট হইলে তিন নম্বর কোরআন হাদিসের পাওয়া সমাধানটা অস্পষ্ট নয় সুস্পষ্ট হওয়া সত্ত্বেও পরস্পর বিরোধী হইলে সুস্পষ্ট হওয়া সত্ত্বেও পরস্পর বিরোধী হইলে গবেষণা করে সমাধান বের করতে হবে ইস্তেহাত করে সমাধান বের করতে হবে এই তিন ক্ষেত্র ছাড়া আর কোথাও গবেষণা করে সমাধান বের করা হালাল নয় হারাম সুস্পষ্টভাবে এবং পরস্পর বিরোধিতা মুক্ত অবস্থায় কোরআনে কোনো সমাধান পাওয়া যাবে সেই বিষয় নিয়ে গবেষণা করা হারাম হাদিসে কোনো সুস্পষ্ট সমাধান পাওয়া গেলে সেই বিষয় নিয়ে গবেষণা করা হারাম শুধুমাত্র তিন ক্ষেত্রে গবেষণা করতে হবে এক নম্বর কোরআন হাদিসের সমাধানটা পাওয়া না গেলে দুই নম্বর সমাধান পাওয়া গেলেও সেটা যদি অস্পষ্ট হয় তিন নম্বর সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে পাওয়া সত্ত্বেও যদি একটা আর একটার বিপরীত হয় এবার দেখুন আমাদের আলোচ্য বিষয় তবুকের যুদ্ধে যাত্রী সাহাবায় কালাম একদিকে দেখলেন কোরআনের আয়াত বলে সময় মতে নামাজ পড়া করো ওপরদিকে রসুল বলেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ো কোরআন মতো সময় কোরআনের বিধান অনুযায়ী সময় মতে নামাজ পড়তে গেলে গন্তব্যস্থলে গিয়া পড়া যায় না যেটা রসুল বলেছেন আর গন্তব্যস্থলে গিয়া পড়তে গেলে সময় মতো নামাজটা হয় না যা কোরআন বলেছে এখন কোরআন এবং হাদিসের সমাধান একটা আর একটার বিপরীত হইয়া দাঁড়াইল কিনা বিপরীত হইয়া দাঁড়াইল কিনা অবস্থায় সমাধান কিভাবে বের করতে হয় গবেষণা করে বের করতে হয় গবেষণা করে বের করতে গিয়া যদি গবেষকদের মধ্যে গবেষকদের গবেষকদেরকে ইসলামের পরিবেশায় মুস্তাহিদ বলা হয় ইমা আমি গতকাল করেছি ইমাম আবু হানিফা একজন মুস্তাহিদ ইমাম সাফি একজন মুস্তাহিদ ইমাম মালিক একজন মুস্তাহিদ ইমাম আহমদ বিন হাম্বল একজন মুস্তাহিদ এই তিন ক্ষেত্রে যারা গবেষণা করে ইসলামের সমাধান বের করবেন এই গবেষকদেরকে ইসলামের পরিভাষায় মুস্তাহিদ বলা হয় তাদের গবেষণাকে ইস্তাহাদ বলা হয় তাই ওই সমস্ত সাহাবায়কেরাম তরুখের যুদ্ধে বদি কোরাইদা যুদ্ধে যাত্রী সাহাবায়কেরাম গবেষণা শুরু করলেন এখন সমাধান কি করা যায় কোরআনের কথা মতো আমল করলে রাস্তায় নামাজ পড়তে হয় রাসুলের কথা মতো আমল করলে গন্তু বস্তলে কাজা করতে হয় এখন আদায় করবো না কাজা করবো এটা নিয়ে তারা গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে তাদের মধ্যে দ্বিমত হইয়া গেল একজন বলেন যে কোরআন আমাদের চেয়ে রসুল খুব বেশি ভালো জানেন কোরআন জেনে শুনেই রসুল বলেছেন গন্তব্য স্থলে গিয়ে নামাজ করবো কাজেই নোমাদের সময় রইল না কাজা হইল এটা নিয়ে মাথা কামানির কোন দরকারই নাই আমরা রসুলের কথা পালন করবো তারা গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করলেন আরেকজন বললেন যে আমাদের যে রাস্তায় দেরি হয়ে যাবে এটা রসুল জানতেন না এবং আগে এরকম দেরি হয়েছিল না রসুল যখন বলেছিলেন তখন যথেষ্ট সময় সুযোগ আমাদের হাতে ছিল আমরা আমাদের দোষের কারণে সময় সুযোগ হারাইলাম এই কারণে রসুলের কথা অপেক্ষা করলে হবে না এখন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করা যাবে না যেহেতু পুরানে আল্লাহ বলেছেন সময় মতে নামাজ পড়ো আমরা রাস্তায় সময় মতে নামাজ আদায় করে নেব এখানে একদল সাহাবায় কেরামের মধ্যে কথা কথা বললো দুইটা মজাব একদল সাহাবায় কেরামের মজাব হইল যে আমরা রাস্তায় নামাজ আদায় করবো অক্টের ভিতরে আর একদল সাহাবায় কেরামের মজাব হইল আমরা গন্তব্যস্থলে গিয়ে নামাজ করবো কাজা দুই দুই মজাব হইল কিনা সাহাবায় কেরামের মধ্যে কি ফাঁস বেলার সারা জীবনের নামাজ দিয়া না মাত্র একদিনের আসরের নামাজ দিয়া মাত্র একদিনের আসরের নামাজ দিয়া সাহাবায় কেরামের মধ্যে দুইটা মজাব হইল মজাব দুইটা হইলে পরে কি হয় কোন কোন মজাবে গুণা আছে আর কোন মজাবে সোয়াব আছে আমি আগেই পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলেছি শহীদ বহারি শরীফের হাদিস শহীদ মুসলিম শরীফের হাদিস তিরমিদি শরীফের হাদিস আরো আরো বিভিন্ন হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে মজাব যদি দুইটা হয় কোন মজাবে গুণা নাই উভয় মজাবে সোয়াব আছে মজাব যদি দুইটা হয় তাহলে কোন মজাবে গুণা নাই উভয় মজাবে সব আছে এই সাহাবায় গ্রামদের একজনের দুইটা মধাবের কথা রসুলের সামনে পেশ করা হলো ওগো আল্লাহ রসুল এমনি এমনি ঘটনা ঘটেছে ঘটার পরে আমাদের মধ্যে দ্বিমত হয়েছে দ্বিমত ইয়া দুইটা মধাবের সৃষ্টি হয়েছে এক মধাবলা রাস্তায় নামাজ পড়ছে ভক্তের ভিতরে আর এক মধাবলা গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ছে কাদা এখন আমাদের অবস্থা কি হইল রসুল দুরুদেরকে সমর্থন দিয়া দিছে বুঝে থাকলে বলুন মধাব মতে আমল করলে যদি ভিন্ন ভিন্ন মধাব হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল সেইগুলি সেইগুলি কবুল করেন কিনা কবুল করেন কিন্তু যারা কোনো মধাব মানে না যারা কোনো মধাব মানে না এদের পরিণতি ভয়াবহ পরিণতি হবে এদের পরিণতিটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি শুনুন ধরুন একটা শহরের মধ্যে একটা শহরের মধ্যে চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার আছে কতজন চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার এই চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তারের কাছে কোন রুগী ধরেন একজন একজন রুগী চার ডাক্তারের কোন এক ডাক্তারের কাছে গেল ধরুন একটা কথার কথা তার রোগটা হলো আমাশা আমাশা ডিসেন্টি ডিসেন্টি রুগী এই চার ডাক্তারের এক ডাক্তারের কাছে গেল এই ডাক্তার বলল তোমার রোগের প্রাথমিক অবস্থা এই অবস্থায় তোমার কোনো ঔষধ খাইতে হবে না তুমি শুধু পরিক্রমা নয় এবং পেট ভরে ঠান্ডা পানি খাও তার মনে এটা ভালো রকম পছন্দ হইল না গেল দ্বিতীয় ডাক্তারের কাছে দ্বিতীয় ডাক্তার বলল তোমার শুধু পানি খাইলে হবে না একটা করে ট্যাবলেট খেতে হবে এর এরপরে গেল তৃতীয় ডাক্তারের কাছে তৃতীয় ডাক্তার বলল শুধু একটা ট্যাবলেট খেলে হবে না সাথে একটা করে ক্যাপসুল খেতে হবে তারপরে গেল চতুর্থ ডাক্তারের কাছে চতুর্থ ডাক্তার বলল শুধু একটা ট্যাবলেট একটা ক্যাপসুলে হবে না সাথে সাথে সাথে তোমার কঠোরভাবে সত্য পালন করতে হবে বলেন স্যার ডাক্তারের এক মত না চার মত চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটদারি কিনা চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটদারি ঠিক তেমনিভাবে চার মাদাবের চার ইমাম আল্লাহ রব্বুল আলমিনের সার্টিফিকেটদারি আল্লাহর সার্টিফিকেটটা কালকে বলে দিয়েছি মিনকুম ও উলিল আমরে মিনকুম মানে কোন বিষয়ের সমাধান যদি রসুলের হাদিসেও না পাও তাহলে উন্মতের অপ্রবত্ত সিদ্ধান্ত এটাকে ইসলামের পরিভাষায় কি বলে উন্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামের পরিভাষায় কি বলে ইজমা ইজমাত থেকে সংগ্রহ করো আর যদি ইজমাত থেকে কোনো সমাধান না পাও তাহলে ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মহ ভিন্ন ভিন্ন পথ এই পথকেই বলে মধাব মধাব শব্দের অর্থই পথ মধাব শব্দের অর্থই পথ মজহাব শব্দের পথ কোরআন হাদিসে ইসমায় যখন সমাধান পাওয়া যায় না তখন মজহাবে পথ পাওয়া যায় জান্নাতে যাওয়া কাজে যাওয়ার মজহাব আছে এদের জান্নাতে যাওয়ার পথ আছে যাদের মধাব নাই এদের জান্নাতে যাওয়ার কোনো পথ নাই সমাধান পরিষ্কার যার মধাব আছে তার জান্নাতে যাওয়ার পথ আছে যার মধাব নাই তার জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই কাজেই আল্লাহ উনষাট নম্বর আয়টা পরিষ্কার বলে দিয়েছেন তোমাদের যদি ভিন্ন ভিন্ন মত হয় ও প্রদত্ত সিদ্ধান্ত সিদ্ধান্তেও যদি তোমরা বসতে না পারো তোমাদের মধ্যে তোমাদের মুস্তাহিদদের মধ্যে তোমাদের গবেষকদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হয় তাহলে এই ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের প্রত্যেকটাই মুসলমানের মত হয় ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের প্রত্যেকটা সিদ্ধান্তই মুসলমানের মধব তাহলে মুসলমানের ভিন্ন ভিন্ন মধব আল্লাহর কাছে সমর্থিত কিনা রসুলের হাদিসের দ্বারা সমর্থিত কিনা ভিন্ন ভিন্ন মধব আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সমর্থিত আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এই যে কোনো মজাব অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর সব পাওয়া যাবে কিন্তু যদি আজকে মানে হানাফি মজাব কালকে মানে সাবি মজাব পরশু মানে মালিকি মজাব তরশু মানে হাফলি মজাব তাইলে এর ভাই কি হবে আমি আমি একটু আগে বলেছি সকালে খাইলে এক ডাক্তারের ওষুধ বিকালে খাইলো আরেক ডাক্তারের ওষুধ দুপুরে খাইলো আরেক ডাক্তারের ওষুধ রাত্রে খাইলো আরেক ডাক্তারের ওষুধ এর যেমন এই রুগীর যেমন বড় বড় যাচার উপায় নাই ঠিক তেমনি ভাবে আজকে হানাফি মজাবের হতুয়া কালকে শাফি মজাবের হতুয়া পরশু মালিকি মজাবের হতুয়া তরশু হাফলি মজাবের হতুয়া তার ধর্মের অবাধা ছাড়া উপায় নাই আমি এবার জিজ্ঞেস করি আমি যে উদাহরণ দিয়ে বলেছিলাম যে ধরুন একটা শহরের মধ্যে চারজন মাত্র সরকারি সার্টিফিকেটদারি ডাক্তার আছে এই চারজন ডাক্তারের একজন রুগীকে চার ডাক্তারে এক ব্যবস্থা দিল প্রেসক্রিপশন এক রকম দিল না চার রকম দিল চার রকম দিল চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটদারি কিনা চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেট দেন চার রকম ব্যবস্থা দিল এবার আপনারা বলুন সবগুলি ব্যবস্থা একসাথে গ্রহণ করবে না যে কোনো একটা হ্যাঁ অবশ্যই যে কোনো একটা প্রথম ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের আইনে অপরাধ হবে না দ্বিতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের আইনে অপরাধ হবে না তৃতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারি আইনে অপরাধ হবে না চতুর্থ ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারি আইনে অপরাধ হবে না ঠিক তেমনি ভাবে ধর্মের বেলায় হানাফি মজাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না শাহি মজাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না মালিকি মজাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না হাম্বলি মজাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না কিন্তু যদি চার ডাক্তারের কোন একজন ডাক্তারকে অনুসরণ না করে নিজে ইচ্ছা মতো ঔষধ খায় এবার কোনো অপরাধ হবে কিনা এবার ফানি খাইলে অপরাধ ট্যাবলেট খাইলে অপরাধ ক্যাপসুল খাইলে অপরাধ তথ্য মানলেও অপরাধ না মানলেও অপরাধ কারণ কি তুমি তার কথা জানতো কার কথা তুমি কার কথায় ব্যবস্থা গ্রহণ করেছ ঠিক তেমনি ভাবে হানাফি মজাব মধ্যে যারা নামাজ পড়ে এরা মুক্তাকি অবস্থায় সুরাখেরা না ফিরে কাছে চপ পাবে সাফি মজাব মধ্যে যারা নামাজ পড়ে এরা মুক্তাকি অবস্থায় সুরায় ভাবে পৈরা আল্লাহর কাছে চপ পাবে বোহারি শরীফের হাদিস দলিল মুসলিম শরীফের হাদিস দলিল তিনি শরীফের হাদিস দলিল বিভিন্ন কিতাবের হাদিস দলিল কিন্তু যারা না মানে হানাফি মজাব না মানে সাফি মজাব না মানে মালিকি মজাব না মানে হাম্বলি মজাব এরা সুরাখেরা পড়লে ওদের কাছে জব দিতে হবে কার কথায় ভরস না তাহলে কার কথা আছে কথা বুঝলেন কিনা দেখুন এবার আমরা সাহাবায় কেরামের মধ্যে যে অনেকগুলি মজাব ছিল এই মজাবগুলির আরো এক দুইটা উদাহরণ শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি হজরত রসুল করিম সাল্লাম মেয়েরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন সাক্ষাৎ করেছিলেন কিনা আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী আলহিমসাল্লাম মেয়েরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল কিন্তু আল্লাহকে চাক্ষুষ ভাবে দেখেছিলেন কি না এই প্রশ্নের জবাব হাদিসের শব্দের দ্বারাই দুই রকম হাদিসের এক শব্দ হল নুরুন আন্না আরাহু এর অর্থ হলো আল্লাহ নূর আমি দেখবো কিভাবে আর এক শব্দ হল নুরানি আরাহু আল্লাহকে আমি নুরান্বিত অবস্থায় দেখেছি হাদিসের শব্দই যেহেতু দুই রকম এই জন্য এটা সমাধান দিতে গিয়া সাহাবায় কেরামেদের মজাব দুইটা হইল হজরত আয়সা রাদি আল্লাহ আনহার মজাব একটা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ মজাব আর একটা আয়সা রাদি আল্লাহ আনহার মজাব হইল মেয়েরাজের রাত্রে রসুল আল্লাহকে চাকুর ভাবে দেখেননি এটা আয়সার মজাব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহার আনহুর মজাব হইল মেয়েরাজের রাত্রে রসুল আল্লাহকে চাকুর রূপে দেখেছেন আসার মাদাব দেখেনি ইবনে আব্বাসের মাদাব দেখেছেন বলেন মেয়েরাজের রাত্রে রসুল আল্লাহকে দেখেছেন কিনা দেখেছেন না এই ব্যাপারে সাহাবায়ের সমস্ত সাহাবাদের এক মজাব না দুইজনের দুই মজাব দুই মজাবের দুই মজাব দুনো মজাব হারা বিভিন্ন মজাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে কিভাবে যদি তুমি মনে করো দেখেন নাই তবুও তোমার গুণা হবে না যদি তুমি মনে করো দেখেছেন তবুও তোমার গুণা হবে না এটা হানাফি মজাবের হতো কথা বুঝে আসছে কিনা বুঝে আসে না আয়সা বলেন দেখেন নাই আমি মজা বলে তুমি যদি মনে করো দেখো দেখেন নাই তবুও তোমার বোঝা হবে না ইবনাব্বাস বলেছেন দেখেছেন আমি মজাব বলে তুমি যদি মনে করো রসুল আল্লাহকে দেখেছেন তবুও তোমার বোঝা হবে না আসার মজাব আর ইবনে মজাব দুনো মজাব হানাফি মজাবের ভিতরে ঢুকাই দেওয়া হলো কিনা ঢুকাই দেওয়া হলো এইভাবে অসংখ্য অগণিত মজাব ছিল সাহাবায় কেরামের মধ্যে সবগুলি মজাব চার ইমামের চার মজাবের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এটা চার ইমামের চার মজাবের কৃতিত্ব অনেকে প্রশ্ন করে যে এছাড়া কি আর কোন মুস্তাহিদ ছিলেন না অনেক মুস্তাহিদ ছিলেন সাহাবায় কেরামের পরেও শত শত মুস্তাহিদ ছিলেন কিন্তু ব্যাপার হয়েছে কি শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শত শত মুস্তাহিদ ইমামগণ এই সমস্ত সমাধান বের করে দিয়েছিলেন কিন্তু সব সমাধান মানব জীবনের সব সমাধান এই চার দলিলের দ্বারা শুধুমাত্র চার ইমাম ছাড়া চার মজাবের চার ইমাম ছাড়া আর কেউ দিতে পারেননি সমাধান অনেক দিয়েছেন অনেক সমস্যার অনেক সমাধান দিয়েছেন কিন্তু মানব জীবনের সব সমস্যার সমাধান চার দলিলের দ্বারা শুধুমাত্র আবু দিতে পেরেছেন শুধুমাত্র সাফি দিতে পেরেছেন শুধুমাত্র ইমাম মালিক দিতে পেরেছেন শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল দিতে পেরেছেন এই জন্য সাইমধাব দুনিয়াতে প্রসারিত হয়েছে অন্য মধাব বিলুপ্ত হয়ে গেছে কথা বুঝলেন কিনা আরো মজাব ছিল কিনা ছিল না আরো মজাব ছিল সবগুলি মজাব বিলুপ্ত হয়ে গেছে সাহাবায় পরবর্তী যুগেও শত শত মজাব ছিল ছিল ওইগুলি বিলুপ্ত হয়ে গেল কেন ওইগুলির মধ্যে সব সমস্যার সমাধান ছিল না চার মধাবের কোনটা বিলুপ্ত হইল না কেন কারণ চার মধাবের মধ্যে সব সমস্যার সমাধান আছে হানাবি মধাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে সাপি মধাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে মালিকি মধাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে হাম্বলি মধাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে সুতরাং থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সর্বলোকের সব সমস্যার সমাধান এই চার মধাব ছাড়া কোথাও পাওয়া যাবে না এই জন্য এই চার মধাব আল্লাহর কাছে মকমুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য মধাব এই সবগুলি সাহাবায় কেরামের সমস্ত মধাব এই চার মধাবের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে আর সাহাবায় কেরামের পরবর্তী যুগের অন্যদের মধাব বিলুপ্ত হয়ে গেছে এখন আমরা সাহাবায় কেরামের মধ্যে যে অনেকগুলি মধাব ছিল তার আরো একটা উদাহরণ বোঝার চেষ্টা করি পবিত্র কোরআনের একায়তে আল্লাহ রব্বুল আলমী বলেন নারীরা তাদের শরীরের সুন্দর পুরুষের সামনে প্রকাশ করবে না তবে যে সুন্দর প্রকাশ না করা কঠিন সেই সুন্দর প্রকাশ করলেও গুণা হবে না যেই সুন্দর প্রকাশ যে সুন্দর দেখে রাখা কঠিন এটার কোনো ব্যাখ্যা নাই তাহলে কথাটা সুস্পষ্ট না অস্পষ্ট নারীরা তাদের শরীরের সুন্দর ভিন্ন লোকের সামনে প্রকাশ করবে না তবে যে সুন্দর দাতা কঠিন সেই সুন্দর প্রকাশ করলে গুণা হবে না কোন সুন্দর দাতা কঠিন এর কোনো বিবরণ কোরআনের অন্য কোনো আয়াতে নাই এখন এটা দেখা হবে কিনা ব্যাখ্যা লাগবে কিনা কোন সুন্দর মেয়ে লোকের কোন সুন্দর দেখে রাখা কঠিন যে ব্যাখ্যা করতে গিয়া হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাখ্যা করেছেন যে তার মাযহাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা ব্যাখ্যা করেছেন যে ইবনে আব্বাসের মাযহাব বলেন মেয়ে লোকের কোন সুন্দর প্রকাশ করা যায় না এই ব্যাপারে ইবনে মাসউদ আর ইবনে আব্বাসের এক মজাব না দুই মজাব একটা মশালার মধ্যে দুই সাহাবির দুই মজাব আমরা একটা একটা করে মজাব বোঝার চেষ্টা করি তারপরে বোঝার চেষ্টা করবো হাবাগরের সবগুলি মজাব হাবাহি মজাবের ভিতরে কিভাবে ঢুকাই আনা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলম যে কোরআনের আয়াতে বলেছেন মেয়ে লোকেরা তাদের শরীরের সুন্দর ঢেকে রাখবে তবে যেই সুন্দর দাতা সম্ভব কঠিন সেই সুন্দর প্রকাশ করলে গুণা হবে না এই সুন্দরের ব্যাখ্যা কি ব্যাখ্যা হল মেয়ে লোকেরা তাদের মাথার থেকে পাওয়া পর্যন্ত সমস্ত শরীর পোশাকের দ্বারা ডেকে রাখবে সমস্ত শরীর কিসের দ্বারা ডেকে রাখবে পোশাকের দ্বারা পোশাকটাও হতে হবে ঢিলা দ্বারা ঢিলা দ্বারা পোশাক যে ইসলামী আদর্শ এবং সভ্যতার পোশাক টাইট পোশাক ইসলামী আদর্শ বিরোধী ইসলামী সভ্যতা বিরোধী নারীদের জন্য ট্যাকফিট পোশাক করা হারাম নারীদের জন্য ট্যাকফিট পোশাক করে রাস্তায় বের হওয়া হারাম এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন দুই দল জঘন্যতম জাহান নামী ভাব হবে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এদের কাউকে আমি দেখিনি আমার পরে এরা দুনিয়াতে আসবে এর মধ্যে একদল হইল ওই সমস্ত নারীরা যে সমস্ত নারীরা এমন পোশাক পরবে এই যে পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান একদল নারীরা এমন পোশাক পরবে রসুল বলেন আমার যুগে এই সমস্ত নারীরা এখনো দুনিয়াতে আসেনি আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই সমস্ত নারীরা দুনিয়াতে আসবে এদের এই সমস্ত নারীরা কারা রসুল বলেন এই সমস্ত নারীরা হল ওই নারীরা যারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে চলাফেরা করবে যে পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান সাহবায় কেরাম মহাদিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন যে কোন পোশাক পরা আর এবং পতাকা সমান এর বিভিন্ন ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যে এমন টাইপফিট পোশাক পরল যে পোশাকের কারণে শরীরের গঠন গত আকৃতি প্রকৃতি শরীরের গঠন প্রণালী আরো ভাষ্য উঠল এইরকম পোশাক পরা আর উলঙ্গ চলাফেরা করা এক সমান কোন নারী রাস্তায় গেছে উলঙ্গ চললে যেই গুণা তাই পোশাক পিঞ্জা রাস্তায় চললে সেই গুণা কথা বললেন কিনা কোন নারী উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করলে যেই গুণা হয় টাইট ফিট পোশাক করে রাস্তায় চললে সেই গুণা হয় কারণ হাদিস শরীফে আল্লাহ রসুল এদেরকে বলেছেন কাসিয়াতুন আর ইয়া এরা পোশাক পরেও লেনটা পোশাক পরা সত্ত্বেও এরা ল্যাংটা পোশাক পরা সত্ত্বে ল্যাংটা হইল কেমনে কারণ পোশাক পরেও আকৃতি প্রকৃতি দেখা যায় পোশাক পরা সত্ত্বেও শরীরের গঠন প্রণালী দেখা যায় যেমন ভাবে ল্যাংটা দেখলে দেখা যায় তেমনি ভাবে পোশাক পিনলেও দেখা যায় সুতরাং এদের পোশাক পিনলে আর ল্যাংটা থাকা সমান কাজে কাজে এইরকম এইরকম ল্যাংটা মার্কা পোশাক পরি পরা মেয়ে লোকের জন্য আরাম তাই হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন সেই সুন্দর না রাখলে গুণা হবে না এই সুন্দরটা কি এই সুন্দরটা হলো মেয়েকে দিলা পোশাকের দ্বারা তার সমস্ত শরীর দেখে রাখবে মাথার থেকে পা পর্যন্ত দিলা পোশাকের দ্বারা কোথার থেকে কোথা পর্যন্ত দেখে রাখবে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীর দেখে রাখবে এর ভিতরে চেহারাও আছে কি নাই এর ভিতরে চেহারাও আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রবি আল্লাহ কথা হইল মেয়ের লোকের চেহারা ঢাকিয়া রাখা গরম এটা কার মজাব আবদুল্লাহ ইবনে মাসুদ রবি আল্লাহ মজাব মেয়ের লোকের চেহারা ঢাকিয়া রাখা গরম ডাকবে কি দিয়া চেহারা সহ মাথা সহ চুল সহ সমস্ত শরীর ডাকবে কি দিয়া তাক ফিট পোশাক দিয়া আর টিকা গলার দিয়া আমাদের মাহবুব যারা অন্ধকার সম্মেলনে উপস্থিত হয়েছেন তারা তো এই কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিলাদিল্লা মূলক পথে অনেক কঠিন কথাই অনেক মেয়ে লোকদের জন্য বোঝা কঠিন হতে পারে অন্তত এই কথাটা তো বোঝা সহজ আমাদের মা বোনেরা এই কথাগুলি বুঝে যান আপনাদের জন্য টাইট পিট পোশাক করে ঘর থেকে বের হওয়া হারাম নারীদের জন্য টাইট ফিট পোশাক পরে ঘর থেকে বের হওয়া হারাম কেন আল্লাহ রসুল বলেছেন এমন পোশাক পরা আর লেনটা টাকা সমান গুলা লেহেঙ্গা থাকলে যে গুণা এক ফিট পোশাক কিনতে ঘর থেকে বার হলে এক সমান গুণা কাজেই মেয়ে লোকের জন্য এক ফিট পোশাক পরে রাস্তায় বের হওয়া আরাম অন্তত এইটুকু মশালা আমাদের মা বোনেরা বুঝে গেল অন্ত সার্থক আবদুল্লাহ ইবনে মাসুদ রবি আল্লাহ বলেন মেয়ে লোকের সমস্ত শরীরের সুন্দর ঢাকবে দিলা ডালা পোশাক দিয়া এবার যুবতী নারীর গায়ের পোশাকটাও ভিন্ন যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দর হয়ে লাগে কি বলেন যুবতী নারীর গায়ের গায়ে করা পোশাকটাও ভিন্ন যুবকের দৃষ্টিতে সুন্দর হয়ে লাগে তা আল্লাহ তো বলছেন সুন্দর যেটা এটা রেখে রাখো তাদের গায়ের পোশাকও রেখে রাখো কথা বুঝতে পারতেছেন ইবনে মাসুদের মজাব বুঝাইতেছি আপনাদেরকে ইবনে মাসুদের মজা হইল শরীরের সুন্দর ধাকদের পোশাক দিয়া সুশাকের সুন্দর ধাকদের পোকা দিয়া এটা ইবনে মাসুদের মজা ইবনে মাসুদের কি মজা মেয়ে লোকের শরীরের সুন্দর ধাকবে কি দিয়া পোশাক দিয়া পোশাকের সুন্দর থাকবে কি দিয়া বোরকা দিয়া কাজে আমাদের সমাজের যে সমস্ত মা বোনেরা বোরকা তো বোরকা পরা দরকার মনে করেন না তাদের জন্য ইবনে মাসুদের মজাবটা ভালো রকম বুঝে রাখা দরকার ইবনে মাসুদ বলেন আল্লাহ কোরআনে বলেছেন মেয়ে লোক সুন্দর দেখে রাখবে তো শরীরও সুন্দর পোশাকও সুন্দর শরীর থাকবে পোশাক দিয়া শরীরের সুন্দর থাকবে পোশাক দিয়া পোশাকের সুন্দর থাকবে বুর্কা দিয়া এখন যদি কোন যুবকের দৃষ্টিতে মেয়ে লোকের গায়ে করা বুর্খাও যদি সুন্দর হয়ে লাগে তখন কি করবে ইবনে মাসুদ বলেন তখন আর কিছু করার উপায় নাই এইটা হলো আল্লাহ বলেছেন যেই সুন্দর থাকার উপায় নাই যে সুন্দর টাকার হয় নাই বলতে শরীরের সুন্দর না পোশাকের সুন্দর না বুরকার সুন্দর হ্যাঁ বুরকাও যদি তোমার চোখে সুন্দর লাগে এটা আমার ভাগ্য কি আর একটা বোরকা দিয়া তো এই বুরকাও যদি তোমার সুন্দর লাগে তখন কি করবো তাহলে আর একটা বোরকা লাগবো ওইটাও যদি সুন্দর লাগে তাহলে কি হইব তাহলে আর একটা বোরকা লাগবো বুরকায় বুরকায় তো জীবন শেষ হয়ে যাবে সুতরাং বুরকা পর্যন্ত সুন্দরের সীমানা শেষ বুরকা পর্যন্ত সুন্দরের সীমানা শেষ তবে মুহাসিন কেরাম তফসিরের কিতাবে লেগেছেন মেয়ে লুকরা যে শরীরের সুন্দর দ্রাগ্য পোশাক দিয়া পোশাকের সুন্দর দ্রাগ্য বুর্খা দিয়া এই বুর্খাটা হতে হবে দ্বারা বুর্খাটা হতে হবে দ্বারা এবং সাদা সিধা কাপড়ের এবং নকশাবিহীন চকচকে নকশাওয়ালা এক ফিট বুর্কা আর ব্যবহার সমান বুর্খার গুণ আছে নাই চিকন কাপড়ের বুরকা হলে হতে হবে না মুডা কাপড়ের বুর্কা হতে হবে তাকফিক বুরকা হলে হবে না দলা বুর্কা হতে হবে চটকদার বুরকা হলে হবে না সাদা সিদা সাদা সিধা নকশাবিহীন বুরকা হতে হবে বুর্কার মধ্যে যদি আকর্ষণীয় নকশা থাকে তো তো রাস্তার পুরুষ না চাইদারও চাইব তো আবার তুমি সুন্দর দেখাইয়া গেলা কাজে সাদা সিধা বোরখা দিয়া যদি শরীর ডাকে এই বোরখাও যদি কোন পুরুষের দৃষ্টিতে সুন্দর লাগে এই সুন্দর আর থাকার উপায় নাই এইটা হলো যাতে বলেছেন ইল্লামা দহারামিনহা ইল্লামা দহারামিনহা ব্যাখ্যা এটা হলো হজরত আবদুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পক্কান করে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহুর মতহাব হইল অনেক সময় মেয়ে লোকেরা পুরুষের সামনে চেহারা অপরাধ দরকার হয় যেমন একটা মেয়ে লোক পথের মধ্যে রাস্তায় নমাজের সময় হয়ে গেছে গড়ে গড়ে গিয়া নমাজের সময় থাকে না এবার কি করতে হবে নমাজ কাজা করবে না রাস্তায় করে নিতে হবে রাস্তায় করে নিতে হবে এই মেয়ের কাজ লোকটার উজুও নাই এবার কি করতে হবে উজু করতে হবে উজু করতে হলে মুখ দিতে মুখ দোয়া খরচ কিনা মুখ দোয়া খরচ আর যদি বুরকা থাকে ধরবো কিভাবে মুখের বুরকা সরাইতে হবে নাকি বলেন আপনারা মুখ ধুইতে হলে মুখের বুরকা সরাইতে হবে তো মুখের বুরকা সরাইলে যদি কোনো গুরু দেখে বলা ইবনে আব্বাসের মজা হলো দেখে দেখো দেখে দেখো সেটা তার কোনো হবে তোমার মুখের চেহারা মেকআপ সরাইতে হবে উনু করতে হবে পথে ফরল তোমার আদায় করতে হবে বুঝে থাকতে বলুন মেয়ে লোকের জীবনে এমন কোন এমন এমন কোন সময় আছে কিনা যে সময় বাধ্য হয় চেহারা খুলতে হয় যেহেতু বাধ্য হয়ে অনেক সময় মেয়ে চেহারা খুলতে হয় এই জন্য ইবনে আব্বাসের মজা হল আল্লাহকে বলেছেন ইল্লামা জহারা মিনহা যে সুন্দর দাকিয়ারা কঠিন এর ভিতরে চেহারা অন্তর্ভুক্ত এই মজাব যেহেতু বিভিন্ন সময় এমন যখন চেহারা খুলতে হয় তখন তো পুরুষে চেহারা দেখবেই কাজে এই সময় চেহারা দেখলে এই মেয়ে লোকের গুণা হবে না এমনি চেহারা খুলে চলাফেরা করলে দেখলে গুণা হবে না না দরকারের সময় যদি খুলে আর দেখেতে গুণা হবে না আমাদের অবস্থাটা গুণা আমাদের অবস্থা তো সদা সর্বদাই চেহারা খোলা রেখে চলে দেখলে অসুবিধা হবে না মনে করে মুহাসিরিন একরাম তফসিরের কিতাবে আমার মুহাসিরিন একরাম তফসিরের কিতাবে লিখেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন মেয়ে লোকের শরীরের সুন্দর দাকিয়া রাখো এই সুন্দর দাকা বলতে মুসলমানের মা বোনেরা কি বুঝেছ শোনো একটা মেয়েকে বিয়ে করার জন্য যদি একটা ছেলে প্রস্তাব দেয় আর উভয় পক্ষে যদি এই মর্মে সিদ্ধান্ত হয় যে ছেলে মেয়েকে দেখবে দেখার পরে পছন্দ হইলে বিয়া হবে এটা কিন্তু হাদিসে উল্লেখ আছে জায়েজ আছে এটা যে মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব দিল ওই মেয়েকে দেখতে ই মেয়েকে চয়েস হয় কিনা দেখার জন্য জায়েজ আছে তো তুমি একটা মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব দিলে এবং কনে দেখার জন্য তুমি গেলে ওই মেয়েটা বলে তুমি আমার মাথার চুল দেখো তুমি আমার মাথা দেখো তুমি আমার হাত দেখো তুমি আমার পাও দেখো মুখ দেখা যাবে বিয়া করবে কিনা বলো কেন চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর আপ বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর এবার বলুন আমার কথা বুঝতে থাকলে যে বোরকায় চুল থাকে যে বোরকায় মাথা থাকে যে বোরকায় হাত থাকে যে বোরকায় পাও থাকে মুখ ডাকে না ইদার কম সুন্দর ডাকলো বেশি সুন্দর ডাকলো না কেমন বুদ্ধিমানের খাম কেমন বুদ্ধিমানের খাম চুল ছিল মুখ থেকে কম সুন্দর এটা বুর্খা দিয়ে ব্যাখ্যা নিল মাথা ছিল মুখ থেকে বেশি সুন্দর কম সুন্দর এটা বুর্খা দিয়ে ব্যাখ্যা নিল হাত ছিল মুখ থেকে বেশি সুন্দর কম সুন্দর এটা বুর্খা দিয়ে ব্যাখ্যা নিল ফল ছিল মুখ থেকে কম সুন্দর না পাও মুখ থেকে বেশি সুন্দর কি বলেন মুখ সুন্দর বেশি না পাও সুন্দর বেশি মুখ সুন্দর বেশি যে পাও মুখের থেকে কম সুন্দর দেখলো কি দিয়া হাল যে কম সুন্দর বুর্খা দিয়ে রাখলো হাত যে কম সুন্দর বুর্খা দিয়ে রাখলো মাথা যে কম সুন্দর এটাও বুর্খা দিয়ে রাখলো চুল যে কম সুন্দর এটাও বুর্খা দিয়ে রাখলো মুখ যে বেশি সুন্দর এটা তুলে দিল এটা কোন বুদ্ধিমানের কাজ হইল কথা বুঝে আসছে কিনা সুতরাং এই মেয়েদের ও কারণে মুখ খোলা যায় নাই আদালতে সাক্ষী দিতে গেলে মেয়ে লোকের পুরুষের সামনে মুখ খোলা যায় গেছে আগে বলেছি উদু করার দরকারে যেখানে পর্দা করার কোনো ব্যবস্থা নাই উদু না করলে নামাজ হবে না এমন অবস্থায় উদু করার জন্য মুখ খুলতে হবে পুরুষে দেখলে কোনো গুণা হবে না কি সদা সর্বদাই মুখ খোলা মুখ খোলা যায় না দরকার বসত আমাদের সমাজের মা বোনেরা কিন্তু এই দরকার বসত বোধের না সদা সর্বদাই মুখ খোলা যায় বলে থাকে তো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মেয়েদের যেহেতু প্রয়োজন বসত মুখ খুলতে হয় এই জন্য ইল্লামা বহারা মিনহাজাল্লা বলেছেন আয়াত যে অংশ যে সুন্দর ডাকা কঠিন সেই সুন্দর না ডাকলে গুণা হবে না এটা হলো মুখ আবদুল্লাহ ইবনে মাসুদের কথা বলো মেয়ে লোকের মুখও ডাকতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা বলো মেয়ে লোকের মুখ ডাকতে হবে না কথা মজা হইল শুধু মেয়ে লোকের পর্দার বেলায় মুখ ডাকতে হবে কিনা ডাকতে হবে না এই ব্যাপারে দুই সাহাবির দুই মজহাব ইবনে মাসুদের এক মজহাব ইবনে আব্বাসের এক মজহাব ইবনে মাসুদের মজহাব হলো মুখও ডাকতে হবে ইবনে আব্বাসের মজহাব হলো মুখ ডাকতে হবে না দুনো মজহাব হানাফি মজাবে ঢুকাই দেওয়া হয়েছে এবার দেখুন দুনো মজহাব হানাফি মজাবে কেমনে ঢুকাই দেওয়া হলো হানাফি মজাবের ফতোয়া হইল যতক্ষণ পর্যন্ত মেয়ে লোকের মুখ খোলা থাকলে ভিন্ন কোনো পুরুষে পীড়া চাইত না ততক্ষণ পর্যন্ত মুখ ডাকতে হবে আর যে সময় মুখ খোলা থাকলে পুরুষেরা কুনজরে চাইব তখন ওই টাকা বড় করবে বলেন তো ইবনে মাসুদের মজাব ইবনে আকাশের মজাব দুরো মজাব হানাভি মজাবের ভিতরে আছে কি নাই হানাভি মজাবের ভিতরে আছে এই সমস্ত সাহাবায় কেরামের মজাবগুলি যারা জানে না এরা হানাভি মজাব মানি না কইয়া সব দেয় দেয় কয়না মেয়ের চেহারায় পর্দা বলতে কোনো জিনিসই নাই এটা লাল মজা করে লাভার্থীরা এই সমস্ত ফেতনাবাজি করার মধ্যে আরেকটা ফেতনাবাজি করে এরা বলে পুরুষের নামাজে আর মেয়ে লোকের নামাজে কোনো বেশকর নাই পুরুষ যেমন ভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে মেয়ে লোকেও তেমনিভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এটা হলো আমার দাবিদের কথা আর মোহাম্মদ রসুল্লাহর কথা হল খাইলু মাসাজিদিন নিসা একা নারীদের শ্রেষ্ঠ মসজিদ হল তাদের ঘরের কোনা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের এটা হলো মোহাম্মদুর রসুল্লাহর কথা আর লামাবাদীদের কথা হলো মেয়ে লুকের নমাজের জায়গা মসজিদ রসুল বলেন মেয়ে লুকের নমাজের জায়গা গেলেন না লামাজাবিদে কয় মেয়ে লুকের নমাজের জায়গা মসজিদ বলেন লামাজাবির কথা মানবো না রসুলের কথা মানবো তাই এরা হাদিসের কথা বলে না মন গড়া কথা বলে হাদিসের দোহাই দেয় কথা বলে মন গড়া হাদিসের কি করে হাদিসের দোহাই দেয় আর কথা বলে মন গড়া হ্যাঁ একটা হাদিস আছে হজরত রসুল করিম সাল্লাহুল ইসলাম বলেন যে তোমাদের কোনো মেয়ে এলুক যদি মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে চায় অনুমতি যদি তোমাদের কাছে চায় তাহলে তোমরা বাধা দিও না রসুন বাধা দিও না কেন বলেছেন যায় না পেটাইবার জন্য কোন মেয়ে যদি মসজিদে গিয়া জমাতে সামিল হইয়া যায় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এক আপাতত সব বেশি হইত ওই সব থেকে বঞ্চিত হয়ে যাবে এখানে কথাটা বোঝার জন্য পরিষ্কারভাবে স্মরণ রাখুন পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়লে পরিপূর্ণ সব ও কারণে একা একা ঘরে পড়লে সব নষ্ট না নামাজ নষ্ট এই বেশ কথা বুঝতে হবে পুরুষ যদি ও কারণে মসজিদে না গিয়া একা একা ঘরে নামাজ পড়ে নামাজ নষ্ট না সব নষ্ট ঠিক তেমনি ভাবে মেয়েকে যদি মসজিদে গিয়া জমাত নামাজ পড়ে নামাজ নষ্ট নয় সব নষ্ট কি নষ্ট সব নষ্ট এই নমাজ নষ্ট নয় দেওয়ার জন্য রসুল বলেছেন অনুমতি চাইলে অনুমতি দিতে পারো কথা বুঝে আসে এটা কি উত্তম বোঝাবার জন্য বলেছেন না জায়ের বোঝাবার জন্য বলেছেন হ্যাঁ না উত্তম নয় জায়ের মেয়ের যদি মসজিদে গিয়ে জমাতে সামিল হইয়া নামাজ পড়ে তাহলে তার নয় হয়ে যাবে আমার মনে চায় মদিনা শরীফের মসজিদে আপনার পিছনে জমাতের সাথে নামাজ পড়তে কারণ হাদিস শরীফে উল্লেখ আছে মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হইয়া নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সব পাওয়া যায় সেই ফজিলত শুনিয়া মদিনা শরীফের মসজিদের জমাতের ফজিলত শুনিয়া মেয়ে লোকটা রসুলের কাছে অনুমতি চাইল মদিনা শরীফের মসজিদে গিয়া রসুলের পিছনে জমাতের সাথে নমাজ করতে রাসুল বলেন এই সবটাই তুমি পাবে ঘরে তোমায় একা একা করলে তাহলে মদিনা শরীফের মসজিদে জমাতে নামাজ করলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সব নারীদের জন্য না পুরুষের জন্য হ্যাঁ তাহলে মদিনা শরীফের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশটা হাজার রাখাতে তো পুরুষের জন্য এই সব নারী ভাবে কোথায় গড়ের কোনায় একা একা ভাবলে গড়ের কোনায় একা একা ভাবলে এবার মজার কথা শুনুন মজার কথা হল পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া একা একা গড়ে নামাজ পড়ে ফেলে তাইলে সোয়া নষ্ট হইল কিন্তু সংসারের কিছু উপকার হইল সংসারের কি হইল কিছু উপকার হইল সময় বাসাইল সময় বাঁচাইল আর গাড়ি নিয়ে মসজিদে গেলে যে তেল তেল খরচ হইল তেল খরচ বাঁচাইল আখারাতের ক্ষতি হইল দুনিয়ার উপকার হইল কিন্তু মেয়ে লোক যদি মসজিদে যায় জমাতে নামাজ পড়তে আমও গেল সালাও গেল সোয়াবো গেল তেলও গেল সোয়াবো গেল গেল যদি একা একা করে নামাজ পড়ে সব গেল তেল বাঁচল কি গেল কি বাঁচল সব গেল তেল আসলো মেয়ে যদি মসজিদে যায় জমাতে সামিল কিন্তু সোয়াব গেল সোয়াব গেল চলে গেল এটার ব্যাপারে আমা গেল সারা গেল কথা বুঝে আসলো কিনা বুঝে আসলো না সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মেয়ে লোকদের জন্য মসজিদের জমাতে সব বলেননি মেয়ে লোকদের জন্য ঘরে ঘুরে একা নামাজ পড়তে সব বলেছেন এই ব্যাপারেও লাল ভাবিরা ফেতনা করে এদের ফেতনার থেকে আপনাদের মাহুনকে হওয়া করবেন আপনাদের মা বোনের নামাজকে ধ্বংস করে দিতে চায় মসজিদে দিয়া এইরকম যেন না করতে পারে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে লাভ হাবি কাটলাম থেকে আমাদের ইমান আমার হেফাজত করার তো অভিজ্ঞান করুন আমি